জেলার শায়স্তাগঞ্জের অন্তর্ভুক্ত চর নূর আহমদ তাফসির কমিটির উদ্যোগে চর নূর আহমদ বাইতুল আমান ঈদগা ময়দানে দুই দিন ব্যাপী চতুর্থ বার্ষিকী মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হাজরাত ওলামায় কেরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের সাথী ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে ভালোবাসেন যাদের পছন্দ করেন তাদের কি কেবলমাত্র দিনই মাহফিলে আসার তৌফিক এনায়েত করেন রসুল আকরাম সাল আলিহি ওয়াসাল্লাম এর সাদ করেছেন من يرد الله به خيرا يفقهه في الدين الله رب العالمين যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যার কল্যাণ কামনা করেন আল্লাহ রাব্বুল আলমিন যেই ব্যক্তিকে ভালোবাসেন সেই ব্যক্তিকে দিন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন কাজে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন এজন্য সময়টাকে অনেক গুরুত্ব দিয়ে আমাদের কথা শুনতে হবে আলোচ্য বিষয় অনেক গুরুত্বপূর্ণ ইসলামের মূল ভিত্তি তৌহিদ আজকে আমার দেশের মানুষ অনেকেই জানে না যে ইসলাম অর্থ কি ইসলামের মূল ভিত্তি কি এজন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমরা দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব আমাদের দেশে যত ওয়াজ মাহফিল হয় পৃথিবীর অন্য কোন দেশে এত মাহফিল হয় বলে জানা নাই কিন্তু এর পরেও যখন আমরা জিজ্ঞেস করি ইসলাম অর্থ কি মানুষ তাও বলতে পারে না আপনারা বলুন তো ইসলাম অর্থ কি শান্তি এটাই বলে সবাই কিন্তু এই পাশেই মাদ্রাসা দেখে আসলাম মাদ্রাসার দুই ক্লাসে দুইটা ক্লাস পড়াইলেই দ্বিতীয় ক্লাস একটা কিতাব আছে মিজানমুল মুন সাহেব ওইখানে গিয়ে দেখবেন ইসলামের কি অর্থ আল ইসলাম ও মুসলমান সুদানুয়া গর্দান নেহাদান বতাত ইসলাম মানে হল এক আল্লাহর বিধানের সামনে এক আল্লাহর হুকুমের সামনে নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করার নাম হল ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয় তা ঠিক কিন্তু ভাই ইসলাম অর্থ শান্তি না সালাম অর্থ শান্তি এই যে আমি বসেই বললাম প্রথমে কি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রাহমাত বরকত এবং শান্তি বর্ষিত হোক সালাম অর্থ কি তাহলে ইসলাম অর্থ কি ইসলাম মানে হল এক কথায় এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ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 এই ইসলাম আল্লাহর হুকুম যে মানে তার নাম হয় মুসলিম তার নাম কি আল্লাহর হুকুম যে মানে তার নাম কি ইসলাম মানে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা আর আল্লাহর হুকুম যে মানে তার নাম কি মুসলিম তার নাম কি এইটা একটু ক্লিয়ার করে মূল আলোচনা আসব আসমান জমিন কার হুকুমে চলে আল্লাহর হুকুম যে মানে তার নাম কি মুসলিম মুসলমান কোনো শব্দ নাই এগুলো মানুষের তৈরি করা যেমন আল্লাহর পরিবর্তে খোদা হয়ে গেছে এরকম মুসলিম গেছে মুসলমান হইয়া আসলে শব্দ মুসলিম এক বচন মুসলিমুন বহু বচন মুসলিম বলে যে ব্যক্তি আল্লাহর হুকুমকে মেনে নেয় তার নাম কি এবারে আসমান যদি আল্লাহর হুকুম মতো চলে আসমান মুসলিম কিনা চন্দ্র সূর্য যদি আল্লাহর হুকুম মতো চলে যান তাহলে চন্দ্র সূর্য মুসলিম কিনা কোরআনে আছে এটা আল্লাহ বলছেন আফা দিন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه আল্লাহ রব্বুল আলমিন বলেন আসমানে বা জমিনে জঙ্গলে বা পাহাড়ে সমুদ্রে বা স্থলে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে সবগুলো কি সব মুসলিম আমরা দেখি সুরা ইয়াসিনে আছে এই যে সূর্য চলে আল্লাহর হুকুম মেনে চলে কিনা সূর্যকে চলার জন্য রাস্তা নির্ধারণ করে দিয়েছেন কে দলিল আছে সুরাই ইয়াসিনে আছে আল্লাহ রাব্বুর আলামিন বলেন সূর্য তার জন্য নির্দিষ্ট যে রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে চলে এই সূর্য যেই রাস্তা দিয়ে চলে এর চেয়ে যদি একটু নিচে চলে আসত তাহলে গরমের চোটে পৃথিবীর সবকিছু পুরে সারখার হয়ে যেত আবার যদি এর চেয়ে একটু উপর দিয়ে সূর্য চলত তাহলে পৃথিবীবাসী ঠান্ডায় বরফ হয়ে বসবাসের অনুভূযুক্ত হয়ে যেত তাহলে এই যে নির্দিষ্ট জায়গা দিয়ে চলে এই রাস্তা নির্ধারণ করেছেন কে আল্লাহ বলছেন দালিকা তকদিরুল আলিম এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলমিন এই রাস্তা নির্ধারণ করে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ এবারে চন্দ্র কার হুকুম মানে সুরাই আসিনের পরের আয়াত আল্লাহ বলছেন আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি চন্দ্রের জন্য রাস্তা নির্ধারণ করেছেন কে আল্লাহ বলছেন চন্দ্র ওই হুকুম মেনে চলতে থাকে কদিম এমনকি আল্লাহর রাস্তা দিয়ে চলতে চলতে চন্দ্র একসময় চিকন শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায় ঠিক কিনা একেবারে চিকন হয়ে যায় কিনা আল্লাহ কি সুন্দর উদাহরণ দিয়েছেন এবং রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো নিজ নিজ পথে চলে কার হুকুম মেনে এই জন্য চন্দ্র সূর্য আল্লাহর হুকুম মানে সেজন্য সে মুসলিম সে কি জঙ্গলের বাঘ বলল হুকুম মানে কার এই জন্য দেখবেন আসমানে সব কিছু আল্লাহর হুকুম মতো চলে এই জন্য ওখানে ট্রাফিক পুলিশ নাই আছে নাকি রাস্তায় লেন নির্ধারণ করা আছে তা নাই সিগন্যাল বাতি আছে তারপরেও কোন অ্যাক্সিডেন্ট ঘটে আসমানে সূর্য একেবারে চন্দ্রের গায়ে ধাক্কা মেরেছে এমনটা হয়েছে নাকি হুকুম মানে কার আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কামার সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরার আর রাতের ক্ষমতায় দিন অতিক্রম করার ওয়াকুল্লুংফি ফালাকি আসবাহন সব কিছু নিজ নিজ কক্ষ পথে চলমান আল্লাহর হুকুম মেনে চলছে কার হুকুম মেনে চলছে জঙ্গলের পশু পক্ষী হুকুম মানে কার সমুদ্রের মাছেরা হুকুম মানে কার এই জন্য সেখানে ইফটিজিং আছে যে জং সমুদ্রে তিমি মাছের ছেলেরা ইলিশ মাসের সুন্দরী মেয়েদেরকে ইফটিজিং করেছে শোনা গেছে জঙ্গলের বাঘ ভল্লুকেরা সিংহরা হরিণের সুন্দরী মেয়েকে ইফটিজিং করেছে এমনটা শোনা গেছে কারণ সবাই হুকুম মানে কার সবাই আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহর তসবি বলে কার তসবি বলে আল্লাহ বলছেন হিন্না আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর নামে তসবি পরে কার তসবি পরে এরপরে বলছেন ইল্লা আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর তসবি পরে হামদ করে কার ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম কিন্তু তোমরা ওদের তসবি গুলো বুঝতে পারো না ওরা বলে আল্লাহু আল্লাহু তুমি শোনো কুহু কুহু ওরা বলে সুব্বহন কুদ্দুসন তুমি শোনো কুকুরাতু ঠিক না বর রাত্রে উঠে মোরগের আওয়াজ করে না আমরা শুনি কি কুকুরাতু আসলে ওরা বলে সুব্বহন কুদ্দুসন কি বলে এমনি ভাবে সব মাখলুকা তাসবি পরে কার আল্লাহর হুকুম মেনে চলে এই জন্য সব মুসলিম সব কি মানুষেরাও আল্লাহর হুকুম কিছু কিছু মানতে বাধ্য যেমন মনে করুন আল্লাহ তারা চোখ দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য আর উল্টো করা যাবে যে আমরা কান দিয়ে দেখব চোখ দিয়ে শুনবো এমনটা করা যাবে এই পর্যন্ত কান তাহলে মুসলিম হুকুম মানে কার চক্ষু মুসলিম হুকুম মানে কার আমার হাত মুসলিম পা মুসলিম কিন্তু আল্লাহ মানুষকেও বাধ্য করতে পারতেন কিন্তু করেন নাই বাধ্য করতে পারতেন কিনা আল্লাহ যদি চাইতেন তাহলে যারা এশার নামাজ না পড়বে রাত্রে ঘুমাইলে পরে তাদের পিঠ একেবারে তক্তার মতো শক্ত হয়ে থাকবে এমনটা করতে পারতেন না আর এরকম করলে আর বেনামাজি খুঁজে পাওয়া যেত আবার ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে না সেই ব্যক্তির হাতগুলো সোজা হয়ে থাকবে বাঁকা করতে পারবে না এমনটা করতে পারতেন কিনা আর এরকম করলে আর কোন বেনামাজি খুঁজে পাওয়া যেত আল্লাহ রব্বুর আলমিন বলেন আল্লাহ তালা যদি ইচ্ছে করতেন তোমাদের সবগুলোকে আল্লাহর হুকুম মানার জন্য বাধ্য করতে পারতেন পারতেন কিনা কিন্তু করেন নাই কেন আল্লাহ আকবার অনেক গুরুত্বপূর্ণ রহস্য ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে শ্রেষ্ঠ মাকলুক বলে ঘোষণা করেছেন কি মাকলুক কোরআন বলছে আদম আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ মাখলুক করে সৃষ্টি করেছি এই শ্রেষ্ঠ কোন দিক দিয়া জানা দরকার আছে কিনা কি দৌড়ের পাল্লায় বেশি দৌড়াইতে পারে জন্য ও আমার ভাইয়েরা দৌড়ের প্রতিযোগিতায় যদি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো তাহলে মানুষের চেয়ে চিতাবাঘ বেশি দৌড় হইতে পারে ঠিক কিনা মানুষ যদি জোরে দৌড় দেয় তো ঘন্টায় সর্বোচ্চ বিশ পঁচিশ কিলোমিটার দৌড় দৌড়িতে পারবে ঠিক কিনা কিন্তু চিতাবাঘ জোরে দৌড় দিলে একশো কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে জোরে বলেন সুবাহান আল্লাহ যদি দৌড়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো তাহলে মানুষের চেয়ে চিতাবাঘ বেশি সম্মানিত হতো ঠিক কিনা আবার যদি বলেন উড়াল দেওয়ার প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে তাহলে মানুষেরা উড়তে জানে না পাখিরা উড়তে জানে তাহলে পাখিদের শ্রেষ্ঠ হওয়ার কথা ঠিক কিনা আবার যদি বলেন সাঁতারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে তাহলে মানুষের চেয়ে মাছেরা সাঁতার কাটতে পারে বেশি ঠিক কিনা যদি বলেন হিংস্রতার প্রতিযোগিতায় তাহলে মানুষে কামড় দিলে মানুষ মরে না কিন্তু সাপে কামড় দিলে মানুষ মরে কিনা তো যদি নাকি হিংস্রতার প্রতিযোগিতায় হিংস্রতার দিক দিয়ে যদি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো তাহলে সাপ শ্রেষ্ঠত্ব ঠিক কিনা আর যদি বলেন শক্তির দিক থেকে তাহলে আমি বলবো মানুষের চেয়ে বাঘের গায়ে শক্তি বেশি না কম বেশি মানুষ তো গরুর বাছুর এবং ছাগলের বাচ্চার চেয়েও দুর্বল কেমনে একটা গরুর বাছুর যখন ভূমিষ্ঠ হয় জন্ম হয় দেখবেন যে একটা দুইটা লাভ দিয়ে তারপরে উল্টি পাল্টি খেয়ে তারপরে ল্যাস খাড়া করে দেয় দৌড় ঠিক কিনা একটা ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে দৌড়দৌড়ি শুরু করে নাচানাচি শুরু করে ঠিক কিনা মানুষের বাচ্চা কয় মাসে দৌড়ায় তাহলে মানুষ এখন ছাগলের চেয়ে দুর্বল কিনা তাহলে শ্রেষ্ঠ কেমনে আল্লাহ রব্বুর আলমিন এই মানব জাতিকে শ্রেষ্ঠ করেছেন একটা গুরুত্বপূর্ণ জিনিস দান করেছেন তার নাম আকল এবং জ্ঞান বিবেক বুদ্ধি মানুষকে কি দান করেছেন বিজ্ঞান দান করেছেন জ্ঞান দান করেছেন এই বিজ্ঞানের মাধ্যমেই মানুষ শ্রেষ্ঠ হয়েছে জোরে বলুন সুহান আল্লাহ এবারে দেখুন কেমনে শ্রেষ্ঠ হলো মানুষ বিজ্ঞানের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এবারে রেলগাড়ি তৈরি করল রেলগাড়ি তৈরি করে এই রেলগাড়িতে চড়ে এবারে চিতাবাগের সঙ্গে দৌড়ের পাল্লা দিল প্রতিযোগিতা করল এখন চিতাবাগ দৌড়াইতে পারে সর্বোচ্চ একশো কিলোমিটার ঘন্টায় আর মানুষেরা রেলগাড়িতে চড়ে সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে এবারে মানুষ শ্রেষ্ঠ হল কিনা এমনি ভাবে মানুষ উড়াল দিয়ে পাখির সঙ্গে পারত না পাখি উঠতে জানে মানুষ উড়াল জানে না আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে জ্ঞান দান করেছেন বিজ্ঞান দান করেছেন এই জ্ঞানের মাধ্যমে মানুষেরা উড়োজাহাজ তৈরি করল রকেট তৈরি করল এবারে উড়োজাহাজে চড়ে মানুষ পাখির সঙ্গে প্রতিযোগিতা করে উড়াল দিল এবারে পাখি ঘন্টায় যদি দৌ উঠতে পারে একশো কিলোমিটার মানুষ এক হাজার থেকে সাড়ে সাত হাজার পর্যন্ত বেগে উঠতে পারে জোরে বলুন সুবাহ এবারে মানুষ শ্রেষ্ঠ হল কিনা এমনি ভাবে হিংস্রতার প্রতিযোগিতায় বলা হয়েছিল সাপে কামড় দিলে মানুষ মরে মানুষে কামড়াইলে মানুষ মরে না এবারে মানুষকে আল্লাহ জ্ঞান দান করলেন ওই জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে মানুষেরা সাপের গর্তের ভিতরে হাত দিয়ে সাপটাকে টেনে হেঁচড়ে বের করে ওর বিষ দাঁত ভেঙ্গে তারপরে খেলা দেখায় আর পয়সা কামাই করে ঠিক কিনা হ্যাঁ। এরকম ভাবে মানুষ মাছের সঙ্গে সাঁতার কেটে পারত না মানুষকে আল্লাহ তারা জ্ঞান দান করেছেন বিজ্ঞান দান করেছেন ওই জ্ঞানের মাধ্যমে এবার সাবমেরিন তৈরি করলো সাবমেরিন তৈরি করে তার ভিতরে ঢুকে মাছের সঙ্গে পাল্লা দিয়ে এবারে সাঁতার কাটতে শুরু করলো এবারে মাছের চেয়ে অনেক আগে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর প্রান্তে পৌঁছে যায় ঠিক কিনা বোঝা গেল মানুষ শ্রেষ্ঠ কোন দিক থেকে জ্ঞানের দিক থেকে কোন দিক থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে না এবারে আসুন মূল কথায় এই জ্ঞান যদি থাকে তাহলেই কিন্তু মানুষ শ্রেষ্ঠ প্রমাণিত হবে না আল্লাহ তালা আমাদের চক্ষু দিয়েছেন কিসের জন্য দেখার জন্য চোখ কিসের জন্য কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে কেন দেখা যাবে না চোখের জন্য আলো দরকার কি দরকার ও আমার ভাইয়েরা আমাদের প্রত্যেকের চক্ষু ঠিক আছে চোখের পাওয়ারও ঠিক আছে কিন্তু যদি হঠাৎ করে বাতি নিবে যায় কিছু দেখব চক্ষু দিয়ে দেখতে হলে দিনের বেলায় সূর্যের আলো রাতের বেলায় চাঁদের আলো মোমবাতির আলো তারকার আলো আর বিদ্যুতের আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের যত ভালো পাওয়ার থাকুক কিছুই দেখতে পারবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুর আলমিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন জ্ঞানের চক্ষু বিবেক বুদ্ধির চক্ষু এই জ্ঞান বিজ্ঞানটা দান করেছেন আল্লাহকে চেনার জন্য আল্লাহর বিধানকে জানার জন্য কাকে চেনার জন্য কিন্তু জ্ঞান থাকলেই কি আল্লাহকে চেনা যাবে দুনিয়ায় বহু বিজ্ঞানী গেছে যারা আল্লাহকে চিনতে পারে নাই দুনিয়ায় একদল বিজ্ঞানী বলল মানুষের সবচেয়ে বড় সমস্যা কি তো তারা বলল মানুষের সবচেয়ে বড় সমস্যা হল সেক্স সমস্যা যৌন সমস্যা সেক্স সমস্যার সমাধান সবকিছু সমাধান আর এক দল বলল মানুষের সবচেয়ে বড় সমস্যা হল প্যাট সমস্যা প্যাট ঠিক সব ঠিক আর এক দল বিজ্ঞানী বলল আমরা তো মানুষই না কিনা ডারোইনের নাম শোনেন নাই এই বিজ্ঞানী বলল যে মানুষ আসলে বানরের থেকে সৃষ্টি হয়েছে কার থেকে এই জন্য তিনি মানুষকে বুঝাইলেন যে বানর জঙ্গলে গাছের সঙ্গে ঘষতে ঘষতেও লেজটা পড়ে গেছে এরপরে আস্তে আস্তে সোজা হয়ে হাঁটতে শুরু করেছে তারপরে মানুষ হয়ে গেছে ও আমার ভাইয়েরা ওইগুলো প্রমাণ করার জন্য এখনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেবরা পড়ায় যখন তখন কয় যে পিছনে হাত দিয়ে দেখো লেজের গোড়াটা এখনো পাওয়া যাইবে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো গোপনে গিয়ে পিছনে হাত নেয় এরপরে খুঁজে খুঁজে ঠিকই লেজের গোড়া খুঁজে পায় আর মাথা ঝুলায় আর বলে আমরা ঠিকই বানরের বাচ্চা কার বাচ্চা ও আমার ভাইয়েরা জঙ্গলে বানর এখনো আছে কিনা গাছের সঙ্গে এখনো ঝুলে কিনা তো আগে যদি ল্যাজটা ঘষে গিয়ে বানর মানুষ হয়ে গিয়ে থাকে এখন হয় না কেন এখন কি জঙ্গলে দেখা গেছে কোন বানরের ল্যাজ অর্ধেক পড়ে গেছে কোন বানর অর্ধেকটা মানুষ হয়ে গেছে এমনটা দেখা গেছে আসল বিষয় হল এই যে গজার মাছ দেখেন না পুকুরে বড় বড় গজার মাছ গজার মাছের সঙ্গে টাকি মাছের মিল আছে কিনা এখন যদি কেউ বলে টাকি মাছগুলো হচ্ছে গজাল মাছের আদি পুরুষ বিশ্বাস করা যাবে পাবদা মাছ বোয়াল মাছ দেখতে একরকম কিনা এখন যদি কোনো ব্যক্তি বলে এই পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ বিশ্বাস করা যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুর আলমিন বানরকে বানর করে সৃষ্টি করেছেন ওরাং ওটাংকে ওরাং ওটাং করে সৃষ্টি করেছেন আর মানুষকে মানুষ করে সৃষ্টি করেছেন কিন্তু ওই বিজ্ঞানীদের জ্ঞান ছিল ঠিকই কিন্তু জ্ঞানের সামনে কোরআনের আলো ছিল না কি ছিল না এই কারণে তারা আল্লাহকে চিনতে পারে নাই তুলা গাছে ফল হয় না তুলা গাছে তুলা হয় আর দেখবেন আম জাম লেচু কাঁঠাল এগুলো ফল যে ফলগুলো দামি এবং উপকারী এগুলো যত বড় হয় পাকে তত ডাল নিচে চলে আসে ঠিক কিনা আর তুলা ফল যত পাকে ডালটা তত কি হয় উপরে চলে যায় হালকা হয়ে যায় শেষ পর্যন্ত ফেটে যায় কি হয় ঠিক তেমনি ভাবে যেই বিজ্ঞানীদের জ্ঞান চোখের সামনে কোরআনের আলো আছে তারা আস্তে করে কোরআনের সামনে আল্লাহর হুকুমের সামনে নত হয়ে আসে ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান এই খ্রিস্টান কোরআন গবেষণা শুরু করেছিল মূলত কোরআনের ভুল ধরার জন্য কিসের জন্য ইংরেজে ইংলিশে অনুবাদ পড়তে শুরু করল ইংরেজি অনুবাদ পড়ে কিছু ভুল সে পাইল অনুবাদকরা ভুল করে না এই ভুলগুলো পাওয়ার পরে সে খুব খুশি এবারে কোরআনের ভুল ধরতে পারব কিন্তু পরক্ষণেই চিন্তা করলেন যে আমি যদি কোরআনের ভুল এরকম ইংরেজি পড়ে তারপরে ধরি তো ঠিক হবে না কারণ কোরআনের ভাষা কি আরবি এজন্য তিনি আরবি পড়তে শুরু করলেন আনাকুম বানাকুম জানাকুম না খুব ভালো করে আরবি শিখলেন এবারে আরবি শিক্ষা করে কোরআন শরীফকে আবার নতুন করে গবেষণা শুরু করতে লাগলেন তিনি একটা বইও লিখেছেন the Quran Bible and science এই বিজ্ঞানী লিখেছেন আমি কোরআনুল করিমকে গবেষণা করতে শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য আমি এজন্য কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার গবেষণা করেছি গোটা কোরআন গবেষণা করে কোরআনুল করিমের কোনো ভুল ধরার তো সুযোগ হয় নাই বরং আমি যতবার কোরআনকে গবেষণা করেছি ততবার কোরআনের নতুন নতুন বিজ্ঞান এবং নতুন নতুন তথ্য সম্পর্কে অবগত হয়েছি জোরে বলুন সুহান আল্লাহ আমি কোরআনুল করিমকে গবেষণা করতে শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়লাম কোরআন শরীফের কোন ভুল ধরার তো সুযোগ হয় নাই কোরআন বরং আমার জীবনের পদে পদে আমার জীবনের বাকে বাকে আমার জীবনের মোড়ে মোড়ে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে সংশোধন করে দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ এই কোরআনের নূর যদি আমাদের চোখের সামনে থাকে জ্ঞানের চোখের সামনে থাকে তাহলে আমরা আল্লাহর পরিচয় খুঁজে পাবো আল্লাহর বিধান মানতে পারবো ঠিক কিনা ও আমার ভাইয়েরা আল্লাহ আল আলমিন মানব জাতিকে সৃষ্টি করার পরে দুনিয়ায় পাঠানোর আগে একটা বড় সম্মেলন করেছিলেন করছিলেন কিনা ওই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলমিন জিজ্ঞেস করলেন আল্লাস্তু বেরব্বিকুম বলো আমি তোমাদের রব কিনা প্রশ্ন করলেন সমস্ত মানুষরা বলল আলু বালা শাহিদ না আপনি অবশ্যই আমাদের রব আমার সাক্ষী দিচ্ছে আমাদের রবের নাম কি দুনিয়াতে আসার আগে আল্লাহ আমাদের থেকে সাক্ষী আদায় করলেন আল্লাহ আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে না যাই এই জন্য আবার ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদতের নাম কি নামাজ নামাজ দাঁড়িয়ে কি বলি আলহামদুলিল্লাহ রব্বিল সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব নামাজ দাঁড়িয়ে কি আবার রবের কথা আবার তারপরে রুকুতে গিয়ে বলি সুবাহান রব্বিল আজিম রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলি রব্বানা আলাকাল হাম আবার রুকুর থেকে শেষদায় গিয়ে কি বলি সুবাহান রব্বি আল আলা দুনিয়াতে আসার আগে আলাস্তুবে রব্বিকুম রবের কথা বলা হলো দুনিয়াতে আসার পরে নামাজে দাঁড়িয়ে রবের কথা রুকুতে গিয়ে রবের কথা রুকুর থেকে সোজা হয়ে রবের কথা আবার শেষদায় গিয়ে রবের কথা এরপরে যখন দুনিয়ার থেকে আখেরাতের সফর শুরু হবে আখেরাতের প্রথম ঘাটির নাম কবর কবরে গেলে তিনটা প্রশ্ন হবে তার প্রথম প্রশ্ন মান রব্বুকা কে তোমার রব ছিল বলো তাহলে বুঝে গেল দুনিয়ার থেকে আসার আগেও রব দুনিয়াতে আসার পরেও রব দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরে প্রথম প্রশ্ন আবার কি এই রবের পরিচয় নিয়ে আমি প্রথমে আলোচনা করব এরপরে তাওহিদ নিয়ে আলোচনা হবে ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন এই রবের পরিচয় নিজেই দিয়েছেন মৌসা আলাইহালামকে ফেরাউনের কাছে পাঠাইলেন যে ফেরাউনকে গিয়ে রবের দাওয়াত দাও কারণ ফেরাউন নিজেই কি দাবি করেছিল রব দাবি করে ইতিহাস জানেন না ফেরাউনের দরবারে একবার আলোচনা হল যে বানি ইসরায়েলের মধ্যে একজন নবী আসবে সে তোমার এই শাসন ব্যবস্থাকে তসনাস করে ফেলবে ফেরাউন চিন্তা করলো তাহলে এখন থেকে ব্যবস্থা নেওয়া হবে বানি ইসরায়েলদের যত পুত্র সন্তান হবে সব জবাই করে ফেলবে এরপরে বনে ইসরায়েলদের সমস্ত পুত্র সন্তানগুলো জবাই করা হতে শুরু করলো এরা দেখলো যে সর্বনাশ এভাবে সব যদি আমরা জবাই করে ফেলি আর বুড়াগুলো মরে যায় তাহলে আমাদের কাজ করবে কারা ওরা বনি ইসরায়েলদেরকে দিয়ে কাজ করাইত এই জন্য সিদ্ধান্ত পাল্টাইল যে না এক বছর যত পুত্র সন্তান হবে সব মেরে ফেলবো আর এক বছর যা হবে জীবিত রাখবো এতে ওরা সংখ্যায় বাড়তে পারবে না এই পরিকল্পনা করার পরে যে বছর বনি ইসরায়েলদের পুত্র সন্তানগুলো জীবিত রাখার সিদ্ধান্ত হল সেই বছর মুসাল্লাহ সাল্লামের বড় ভাই হারুন জন্ম হল আর যেই বছর পুত্র সন্তানগুলোকে মেরে ফেলার সিদ্ধান্ত হল ওই বছর হজরতে মুসা আলাইহালাম জন্মগ্রহণ করলেন মুসার মা ভয় পেয়ে গেলেন আমার এই পুত্র সন্তান হল যদি ফেরাউনের লোকেরা জানতে পারে জল্লাদরা জানতে পারে তাহলে সঙ্গে সঙ্গে জবাই করে ফেলবে ভয় পেয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন মুসার মা তোমার কোনো ভয় নাই তুমি যখন ভয় করবে তাকে একটা বাক্স তৈরি করে তারপরে সমুদ্রে ফেলে দাও তার শত্রু আর আমার শত্রু তাকে উঠাবে তুলে নিবে ইতিহাস আপনারা জানেন শেষ পর্যন্ত ফেরাউনের দরবারে তুলে নেওয়া হল মোসা আলহিসাম ফেরাউনের দরবারে লালিত পালিত হলেন বড় হলেন এরপরে আবার এক ঘটনা এক ঘটল একটা লোককে থাপ্পর মেরে মেরে ফেললেন এই কারণে পালাই গেলেন মাদিয়ান শহরে চলে গেলেন সোহাইব আলাহিসাল্লামের কাছে থাকলেন ওখানে বিয়ে করলেন নবাব প্রাপ্ত হলেন তারপরে আল্লাহর হুকুম এবারে আল্লাহ তারা হুকুম দিলেন ফেরাউনকে গিয়ে রবের দাবার দাও কি সর্বনাশ এই ফেরাউন নিজেও রব দাবি করেছিল খালি রব দাবি করে নাই কোরআন বলছে ফাহাসা ফাহাসারা দা ফেরাউন তার দেশের সমস্ত মানুষদেরকে বড় একটা মাঠে জড়ো করলো এরপরে ঘোষণা করলো আনা রব্বু কুমল আলা আমি তোমাদের প্রধান রব কে ঘোষণা করলো ফ্রাউন এই ফ্রাউনের কাছে মুসাকে পাঠানো হচ্ছে রবের দাওয়াত দেওয়ার জন্য হারুন হারুনকেও সাথে নিলেন এবারে তারা গিয়ে দাওয়াত দিলেন রবের উপর ইমান আনো ফেরাউন কামার ফামার মুসা ও মুসা তোমাদের রব আবার কে আমি তো তোমাকে লালন পালন করেছিলাম কোন রবের দাবাব দিচ্ছ ওইখানে মুসা আলাই সালাম ফেরাউনকে বুঝাবার জন্য যে উত্তরটা দিয়েছিলেন কোরআনুল করিমের সুরায় তহার পঞ্চাশ নাম্বার আয়াত আল্লাহ তালা আমাদের জন্য কোট করে দিয়েছেন জোরে বলুন সবাহ আল্লাহ আল্লাহ তালা বলছেন قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى ও ফ্রাউন আমি যে রবের দিকে তোমাকে আহ্বান জানাচ্ছি যে রবের দিকে তোমাকে ডাকছি যে রবের উপরে ইমান আনার জন্য তোমাকে দাওয়াত দিচ্ছি সেই রবের পরিচয় হল তিনি তোমার মতো কোনো দুর্বল মানুষ না একসময় তুমি ছিলে না পাক পানির ফোটা এরপরে রক্ত এরপরে গোস্ত এরপরে শিশু এরপরে যৌবন এরপরে বুড়া এরপরে কবর তোমার মতো এই রকম কোন দুর্বল রবের দিকে আমি আহ্বান জানাচ্ছি না আমার রবের পরিচয়টুকু শুনে নাও কালা রব্বুনাল্লাদি আতা কুল্লা আলাদা আমার রব হচ্ছেন সেই মহান সত্তা মহান সৃষ্টিকর্তা যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেই ছেড়ে দেন নাই আবার তার জীবনের জন্য যখন যা প্রয়োজন সব কিছু নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে বিনা মিছিলে বিনা হরতালে নিজের থেকে পূরণ করেন তার নাম কি তার নাম হচ্ছে রব তার নাম কি একটু চিন্তা করলেই দেখবেন আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটে থাকা অবস্থায় যখন আমাদের দেহ তৈরি হল রুহু চলে আসলো খাবারের প্রয়োজন দেখা দিল মায়ের পেটে খাবার পৌঁছাবার মতো দুনিয়ার কোন বিজ্ঞানীর ক্ষমতা আছে ও আমার ভাইয়েরা আবার বাচ্চার জন্য সম্ভব না মায়ের পেটের ভিতরে বসে হরতাল করা আন্দোলন করা মিছিল করা রাস্তা অবরোধ করা মানববন্ধন করা গাড়ি ভাঙচুর করা সম্ভব আল্লাহ রব্বুল আলমিন ওই মায়ের পেটের ভিতরে যিনি সন্তান তৈরি করলেন তিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে বাচ্চার নাভির সঙ্গে সংযোগ দিয়ে মায়ের পেটের ভিতরে বসে ওই বাচ্চার খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ এবারে বাচ্চা মায়ের পেটের ভিতরে বসে খাবার খাচ্ছে খেতে খেতে একটু বড় হয়ে গেছে এখন আর মায়ের পেটে থাকার কোনো সুযোগ নাই আল্লাহ রব্বুল আলমিন এবারে ওই শিশুকে দুনিয়াতে পাঠাবেন দুনিয়াতে পাঠাবার পরে সে কি খাবে দুনিয়াতে আসলেই তো খাবার প্রয়োজন হবে ক্ষুধা লাগবে মানুষের তৈরি করা খাবার যদি খায় ঠান্ডা খেলে সর্দি লাগবে গরম খেলে মুখটা পুড়ে যাবে শক্ত হলে মুখে আটকে যাবে আল্লাহ রব্বুল আলমিন সেই জন্য নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই বাচ্চার মায়ের বুকের ভিতরে মায়ের স্তনের ভিতরে একটা শাল দুধ তৈরি করে দিয়েছেন একেবারে পাতলা না একেবারে শক্ত না একটু গাঢ় হলুদ বর্ণের আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা বলতো এই শাল দুধ পান করলে ধনুষ্টঙ্ক হয় এই জন্য চিপড়ে ফেলে দিত ও আমার ভাইয়েরা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী এখন একমত মায়ের বুকের প্রথম যে শাল দুধ গাঢ় বর্ণের হলুদ বর্ণের গাঢ় দুধটা এটা আল্লাহ তারা ধনুষ্টঙ্কর হওয়ার জন্য সৃষ্টি করেন নাই বরং বাচ্চা যখন দুনিয়াতে আসবে তখন একদিকে তার খাবারের প্রয়োজন হবে আর একদিকে পানির প্রয়োজন হবে আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে আল্লাহ রব্বুর আলমিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন তার খাবারের চাহিদা পানির চাহিদা এবং সমস্ত রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য প্রতিষেধক হিসাবে ঔষধ হিসাবে ওই শাল দুধকে তৈরি করে দিয়েছেন জোরে বলুন সবাহ আল্লাহ قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى ও ফ্রাউন আমি তোমাকে যেই রবের দিকে আহ্বান জানাচ্ছি যেই রবের প্রতি ইমান আনার জন্য তোমাকে আমি দাওয়াত দিচ্ছি তার পরিচয় হলো এই শুধু এ পর্যন্তই নয় এবারে বাচ্চা দুধ পান করবে দুধ পান যদি একটা নালা দিয়ে দুধ বের হয় গলায় আটকে যাবে মস্তিষ্কে চলে যাবে বাচ্চার কষ্ট হবে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন ওই মায়ের দুধের বোটার ভিতরে অনেকগুলো চিকন চিকন পাতলা দুধ বের হওয়ার জন্য ছিদ্র করে দিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ এবারে বাচ্চা দুধ পান করতে করতে বড় হতে লাগলো একটু বড় হয়ে গেল দেড় দুই বছর বয়স হয়ে গেল এখন শুধু দুধ পান করলে তাকে চলবে না ও আমার ভাইজান এখন তার মুরগির বাচ্চা চাবাতে হবে কবুতরের বাচ্চা খেতে হবে খিচুড়ি খেতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আবার নিজের পরিচয় তুলে ধরলেন বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই বাচ্চার কচি মুখের ভিতরে সুন্দর সাদা মুক্তার মতো কতগুলো দাঁত দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছেন এই জন্য কোনো দরখাস্ত করতে হয়েছে কোন আবেদন কোন হরতাল কোন মিছিল বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি পূরণ করেন তিনি কে শুধু এ পর্যন্তই নয় এবারে বাচ্চা কবুতরে বাচ্চা খেতে লাগলো মুরগির বাচ্চা খেতে লাগলো খিচুড়ি খেতে খেতে আরো বড় হয়ে গেছে আট নয় বছর বয়স হয়ে গেল এখন তাকে গরুর হাড্ডি চাবাতে হবে খাসির হাড্ডি চাবাতে হবে ওই ছোট দাঁত দিয়ে এই কাজগুলো করা যায় না আল্লাহ রব্বুর আলমিন এবারে আবার নিজের থেকে বুঝে শুনে ওই বাচ্চার ছোট সময়কার ছোট দাঁতগুলোকে ভেঙ্গে দিয়ে পর্যায়ক্রমে একটা একটা ভাঙ্গে সবগুলো একসাথে ভাঙ্গে না একটা ভাঙ্গে একটা গড়ে এইরকম করে বত্রিশটা দাঁত দিয়ে বড় বড় দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এবারে তুমি খাসি খাও গরু খাও হাড্ডি খাও কোনো সমস্যা নাই সব ব্যবস্থা করছেন কে যখন যা প্রয়োজন তখন নিজের পক্ষ থেকে যিনি পূরণ করে দেন তার নাম কি এবারে বলবেন হুজুর ডিমের ভিতরেও তো বাচ্চা হয় ওই বাচ্চার খাবার থেকে আসে ও আমার ভাইয়েরা ডিমের ভিতরে দুইটা অংশ দেখবেন একটা হলুদ বর্ণের কুসুম আর একটা হচ্ছে সাদা লালা দুনিয়ার বিজ্ঞানীরা তৈরি করেছেন ওই হলুদ বর্ণ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয় ডিমের খোসার ভিতরে বাচ্চা তৈরি হলো এই বাচ্চার বডি তৈরি হলো এবারে রুহু চলে আসলো খাবারের প্রয়োজন ক্ষুধা লেগে গেছে ওইখানে তো মায়ের পেটের সঙ্গেও সংযোগ দেওয়ার কোন সুরত নাই আছে নাকি খাবার থেকে আসবে আল্লাহ রাব্বুল আলমিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই বাচ্চার খাবারের জন্য আগের থেকেই ওই সাদা লালাটাকে খাবার হিসাবে তৈরি করে রেখেছেন জোরে বলুন সুভার আল্লাহ এবারে ডিমের ভিতরে বসে বাচ্চা ওই খাবার খেতে খেতে বড় হয়ে গেল খাবারের গুদামটা শেষ হয়ে গেছে এখন কি করবে ডিমের খোসার ভিতরে মরে থাকবে আল্লাহ রব্বুর আলমিন এবারে ওই ডিমের ভিতরের বাচ্চার মধ্যে জ্ঞান দান করেন তোমার চতুর্দিকে যে প্রাচীর রয়েছে এই প্রাচীর কোন চীনের প্রাচীর নয় জেলখানার প্রাচীর নয় এটা বড় হালকা প্রাচীর তোমার ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাতে থাকো এবারে চতুর্দিকে সমান তালে ঠোকরায় ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিকে ভাঙল এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে এবারে মাথা দিয়ে মারো ধাক্কা ধাক্কা মারে কিনা ধাক্কা মারতে মারতে ডিমের খোসাটাকে দুই ভাগ করে চলে ফেলল এবারে বাচ্চা দুনিয়াতে বের হয়ে আসলো আপনি আশ্চর্য হবেন হাঁসের ডিমের থেকে হাঁসের বাচ্চা বেরিয়ে এলো মুরগির ডিমের থেকে মুরগির বাচ্চা বের হলো দুইটা বাচ্চাকে আপনি পানির কাছে নিয়ে যান হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে সাঁতার কাটতে শুরু করবে তার কোনো ভয় নাই সেই জন্য বুঝতে পেরেছে পানি তার জন্য তৈরি হয়েছে পক্ষান্তরে মুরগির বাচ্চা আপনি পানির কাছে নিয়ে যান মুরগির বাচ্চা পানিতে নামতে রাজি না মরতে রাজি তবু পানিতে নামতে রাজি না ঠিক কিনা নাকি এই চর নুর আহমদ এলাকার মুরগির বাচ্চা পানিতে সাঁতার কাটে ঠিক নাকি ও আমার ভাইয়েরা কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয় পানিতে তুই নামবি না আর কে শিক্ষা দিল মুরগির বা হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে ও আমার ভাইয়েরা শুধু এ পর্যন্ত না আমি আগে রবের পরিচয় দিছি সেই মানে আল্লাহর একত্ববাদ আলোচনা করতে গেলে আগে তো পরিচয় জানতে হবে এইটাকে আরো একটু ক্লিয়ার করব আমাদের এই নিজের মধ্যেই আল্লাহর পরিচয় আছে দূরে যাওয়া দরকার নাই আমাদের মধ্যে এই দুনিয়াতে যা কিছু আছে আপনার আমার সাড়ে তিন হাত বড়ির মধ্যে সবগুলো আছে দুনিয়াতে মাটি আছে আমাদের মধ্যে মাটি আছে কিনা মাটি খালি আছে তা না দুনিয়াতে যত রকম মাটি আছে আপনার আমার দেহের মধ্যে তত প্রকারের মাটি আছে বলুন সুভার আল্লাহ দুনিয়ার মাটিতে কোন জায়গায় ফসল খুব বেশি হয় কোন জায়গায় কম হয় কোনো জায়গায় মোটেও হয় না মরুভূমি আপনার আমার মাথা এবং দাড়ি হচ্ছে বেশি ফসল হওয়ার জায়গা আর হাতের তালু পায়ের তালু হচ্ছে মরুভূমি কোনো ফসল হয় না অপরদিকে শরীরের অন্য অন্য জায়গাগুলো হচ্ছে অল্প অল্প ফসল হয় আবার বলবেন দুনিয়ার জমিনে বন জঙ্গল আছে বিভিন্ন প্রাণী বসবাস করে আমাদের দেহের মধ্যেও বিভিন্ন প্রাণী বসবাস করে এমনকি ডক্টর রোজবেরি একজন আমেরিকান বিজ্ঞানী তিনি লিখেছেন ঈদের বাজারে মানুষ যেরকম গাদা গাদি করে চলে মানুষের চামড়ার উপরে ওরকম হাজার হাজার লক্ষ লক্ষ জীবাণু বসবাস করে জোরে বলুন সুবাহান আল্লাহ মুখের মধ্যেও প্রায় দুইশো প্রজাতির জীবাণু বসবাস করে উকুন তোমরা দেখি এমনি ভাবে দুনিয়াতে যত রকমের পানি আছে আপনার আমার দেহের মধ্যে অত রকম পানি আছে দুনিয়ায় কোথাও লবণ পানি কোথাও মিষ্টি পানি কোথাও নষ্ট পানি কোথাও তিক্ত পানি আপনার আমার চোখের পানি ঘামের পানি হচ্ছে লবণ পানি সাগরের পানি আপনার আমার জিহিবার নিচের থেকে যে পানি বের হয় এটা মিষ্টি পানি আবার আপনার আমার পিত্তের থেকে যে পানি বের হয় তিতা পানি পেশাবের পানি নষ্ট পানি যত রকম পানি আছে সব এখানে আছে কিনা এবারে পানির মধ্যে ঝড় তুফান হয় তুফান হয় টর্নেডো সৃষ্টি হয় আপনার মধ্যেও হয় এই যে আমরা নাক দিয়ে শ্বাস নেই ধুলাবালু একটু ভিতরে গেলে প্রথমে নেট আছে পশম বের করে দেয় তারপরেও যদি ভিতরে যায় এবারে ভিতরের থেকে হাঁচির আওয়াজ চলে আসে বাতাস চলে আসে বিজ্ঞানের আবিষ্কার করেছেন ওই যে সিডর হল এর গতি ছিল দুইশো থেকে সোয়া দুইশো কিলোমিটার বেগে আর হাঁচির সঙ্গে যে বাতাস বের হয় তার গতি দুইশো থেকে আড়াইশো কিলোমিটার বেগে চলে বলেছে এরকম ভাবে মানুষের মধ্যে আগুন আছে আগুন আছে বলেই মানুষ দৌড় দিলে শরীর গরম হয় জ্বর হলে শরীর গরম হয় বাতাস আছে আল্লাহ রাব্বুল আলমিন এই গোটা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন আপনার আমার দেহের মধ্যে সব রেখে দিয়েছেন এটা একটা ছোট্ট পৃথিবীটার নাম কি এটার নাম হচ্ছে জামিউল খালায়ক সমস্ত সৃষ্টির মধ্যে যা আছে আপনার আমার দেহের মধ্যে তা আছে বলুন সুবাহান আল্লাহ এবারে আমি কি বলতে চাচ্ছি এবারে বলতে চাচ্ছি আপনার আমার দেহের মধ্যে যা আছে এই গোটা সৃষ্টির মধ্যেও তা আছে উল্টা দিকে যাচ্ছি এবারে আসুন আপনার আমার এই ছোট্ট দেহটাকে পরিচালনা করার জন্য কোন পরিচালক আছে কিনা দুনিয়ার সমস্ত মানুষ এক বাক্যে স্বীকার করবে মানুষের এই দেহটা চালাবার জন্য একটা পরিচালক আছে ঠিক কিনা এই পরিচালক আছে বলে আমি কথা বলতে পারছি স্ত্রী স্বামী ডাকে সন্তান আব্বা ডাকে ওই পরিচালকটা যদি চলে যায় তাহলে লাশ নাম হয় কি নাম হয় লাশ হয় মরে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার এই ক্ষুদ্র পৃথিবী যদি একজন পরিচালক বিহীন চলতে না পারে এখান থেকে বুঝে নাও এই বিশাল পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলো কোন পরিচালকবিহীন চলতে পারে না এইগুলোর যিনি পরিচালক তিনি হচ্ছেন আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত জগৎ সমূহের রবের নাম কি আল্লাহ এবারে বলবেন হুজুর বুঝলাম আমাদের দেহের মধ্যে যেমন একজন পরিচালক আছে এরকম গোটা সৃষ্টির একজন পরিচালক আছে এবারে পরিচালক কয়জন আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমার এই দেহের মধ্যে একজন বড় বিজ্ঞানীকে ঢুকিয়ে দাও তারপরে জিজ্ঞাসা করো তোমার দেহের মধ্যে পরিচালক কয়জন আছে আমাদের রুহু কয়টা না দুইটা তোমাদের দেহের মধ্যে যদি দুইজন পরিচালক হতো একটাই বলবে ঠান্ডা খাবো আর একটা বলবে গরম খাবো একটাই বলবে মাহফিলে বসবো আর একটায় বলবে না গান শুনবো দুই রুহের গণ্ডগোলে আপনার দেহ নামক ছোট্ট পৃথিবীটা ধ্বংস হয়ে যেত ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার এই ক্ষুদ্র পৃথিবীর মধ্যে যদি একাধিক পরিচালক হতো তাহলে যদি সব ধ্বংস হয়ে যেত এখান থেকে জেনে নাও গোটা সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সবগুলো পরিচালনা করার ক্ষমতা রাখেন কয়জন ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন এই আসমানে বা জমিনে গোটা সৃষ্টির মধ্যে যদি একাধিক আল্লাহ হতো একের বেশি পরিচালক হতো একাধিক আল্লাহ হতো দুই আল্লাহর মারামারিতে আর গন্ডগোলে আসমান জমিন সব ভেঙ্গে চুরমার হয়ে যেত কিনা এবারে বলবেন ভাইজান ওই একজন আল্লাহ তো বুঝলাম তিনি কোথায় আছেন তার কালারটা কি দেহটা কিরকম তার দৈর্ঘ্য কতটুকু প্রস্থ কতটুকু এটা কি দুনিয়া দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা তুমি এটাও নিজের মধ্যে একটু চিন্তা করে দেখো তোমার দেহের মধ্যে যে পরিচালক রয়েছে এই পরিচালকটার রংটা কি কেউ বলতে পারবে দৈর্ঘ্যপ্রস্থ কি বলতে পারবে কেউ আল্লাহ রাব্বুল আলমিন বলেন ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলমিন আরো সে সমাসীন আছেন তবে তার দৈর্ঘ্য কি প্রস্ত কি তার কালার কি এটা কেউ বলতে পারবে এটা দুনিয়ায় বলা যাবে না কোথায় বলা যাবে কেয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে ওই সময় বলা যাবে ঠিক কিনা কেয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে আদিস বলা আছে সাহাবা একরাম প্রশ্ন করেছেন হাল নারা রব্বানা ইয়ারা সুরাল্লাহি আমরা কি আমাদের আল্লাহকে কখনো দেখতে পাবো কিনা আল্লাহর হাবিব ফরমান তোমরা পূর্ণিমার চার রাতে আকাশের চাঁদ দেখতে কোনো বেগ পেতে হয় কিনা ঠিক দুপুরের সময় পরিষ্কার আকাশে তোমাদের সূর্য দেখতে কোনো বেগ পেতে হয় কিনা কোনো কষ্ট পেতে হয় কিনা সাহাবাহাম বলেন না তা তো হয় না বললেন ইন্নাকুম সাতারাও না রব্বাকুম কামা তারাও না হাদাল কামার লাইলা তাল বাদার তোমরা যেরকম ভাবে পূর্ণিমার রাতে আকাশের চাঁদকে সমানভাবে দেখতে পাও ঠিক দুপুরের সময় যেমন পরিষ্কার আকাশে সূর্যকে দেখতে পাও এরকম ভাবে কেয়ামতের মাঠে তোমরা তোমাদের আল্লাহকে দেখতে পাবে জোরে বলুন সুবহান আল্লাহ তো এই হল আল্লাহর পরিচয় যে আল্লাহর পরিচয় আমাদের মধ্যেও আছে এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের যুগে ওই ডারুইন মার্কা একজন নাস্তিক লন্ডনে পড়াশোনা করে এসেছে তৎকালীন বাদশাহ খলিফাতুল মুসলিমিনের দরবারে এসে বলল যে তোমাদের আবার আল্লাহ কিসের আল্লাহ নাই মানুষ বানরের থেকে সৃষ্টি হয়েছে কচু গাছের থেকে কচু গাছ বাঁশের থেকে বাঁশ গাছের থেকে গাছ এরকম মানুষ বানর থেকে তৈরি হয়েছে খলিফাতুল মুসলিমিন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইয়ের সঙ্গে বহাসের তারিখ দিলেন টাইম নির্ধারণ করা হল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই টাইম মতো আসতে পারলেন না দেরি করে আসলেন ওই নাস্তিক মঞ্চে উঠে নাচানাচি শুরু করল তোমাদের ইমাম ভয় পেয়ে গেছে তোমাদের ইমাম ভয় পেয়ে গেছে কিসের বহস করবে আর বহসের নাম শুনলে মানুষ জমা হয় না হাজার হাজার মানুষ জমা হয়েছে কিন্তু ইমাম সাহেবের খবর নাই নাস্তিক পুরা মঞ্চ দখল করে এবার উৎপাত শুরু করে দিল কিসের আল্লাহ কিসের খোদা তোমাদের ইমাম ভয় পেয়ে গেছে ইমাম সাহেব অনেকক্ষণ পরে আসলেন এবারে নাস্তিক বলল আপনি টাইম মতো কেন আসলেন আগে সে কথার উত্তর দেন ইমাম সাহেব বলল আমাকে বলার তো সুযোগ দিবা এবারে ইমাম সাহেব বলল শুনো তুমি জানো বাদশার বাড়ি হল নদীর এক পারে দাসদার নদীর এক পারে আমার বাড়ি আর এক পারে নদী পার হয়ে আসতে লাগলাম নদীর পারে এসে দেখি কোনো খেওয়া পারা পার নাই অপেক্ষায় থাকলাম হঠাৎ করে দেখি নদীর ভিতর থেকে একটা প্রকাণ্ড আকারে গাছ বেরোয় আসলো বড় গাছ দেখতে না দেখতে অটোমেটিক গাছটা তক্তা হয়ে গেছে এবারে তক্তা হয়ে যাওয়ার পরে দেখলাম কোন মিস্ত্রি নাই কিছুই নাই নৌকা একটা নৌকা হয়ে গেল এরপরে আরো আশ্চর্য হলাম কোন মাঝি মাল্লাবিহীন নৌকাটা আসতে আমার সামনে এসে ঢলে গেল আমি নৌকায় বসলাম এরপরে মাঝিবিহীন চলা আরম্ভ করলো এইভাবে এই পর্যন্ত আসলাম এই জন্য দেরি হয়ে গেছে নাস্তিক কয় যে আপনি তো কাজ তো পাগল এতদিন শুনেছিলাম আপনি বড় একজন আলেম বড় ইমাম এটাও কি সম্ভব একটা গাছ কোন করাত ছাড়া মিস্ত্রি ছাড়া তক্তা হয়ে গেল আবার তত্তাগুলো মিস্ত্রিবিহীন নৌকা হয়ে গেল আবার নৌকা মাঝিবিহীন চলতে আরম্ভ করলো এটা কি সম্ভব এবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বললেন অনাস্তিক আসলে একটা কাল্পনিক কাহিনী এটা গল্প তৈরি করেছি তোকে বুঝাবার জন্য আসল বিষয়টা হল তুই হল বস্তুবাদী তোর সাথে আমি কোরআন হাদিস দিয়ে বহাস করব না তোর সঙ্গে আমার বহাস শেষ হয়ে গেছে একটা নৌকা যদি মিস্ত্রিবিহীন তৈরি হতে না পারে একটা নৌকা যদি মিস্ত্রিবিহীন চলতে না পারে তাহলে তোর মতো এত একটা সুন্দর মানুষ কি সুন্দর তোকে সৃষ্টি করলেন কি সুন্দর দাঁত দিলেন মুখ দিলেন দাঁতের ভিতরে একটা জিহিবা দিলেন জিহিবাটা সুযোগ পাইলে দাঁতে কামড় দিয়ে ছেঁচা বাঁচা করে ফেলে কিন্তু জিহিবাটা দাঁতের জন্য কত দয়ালু একটা গোস্তের টুকরা যদি দাঁতের মধ্যে আটকা পড়ে যতক্ষণ পর্যন্ত ওই গোস্তের টুকরা বের করতে না পারবে অতক্ষণ পর্যন্ত জিহ্বার কোনো শান্তি নাই ঠিক কিনা কি সুন্দর তোকে নাকটা দিলেন কি সুন্দর চক্ষু দিলেন চক্ষু দিয়ে আবার দুই পাশে হাড্ডি দিয়ে ব্রেকেট দিয়ে দিয়েছেন যাতে নষ্ট না হয় এত সুন্দর মানুষটা এই চন্দ্র সূর্য গ্রহ এইগুলো অটোমেটিক বা কোনো মিস্ত্রিবিহীন তৈরি হয় নাই এইগুলো যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ জরে বলুন সুবাহান আল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহর সংক্ষিপ্ত পরিচয় দিলাম এবারে আসুন আসল বিষয় আল্লাহ কয়জন ও আমার ভাইয়েরা আল্লাহ আছেন এই কথা আপনি আমি যেমন বিশ্বাস করি মক্কার কুফাররাও বিশ্বাস করতো ঠিক কিনা আমাদের দেশে মানুষের বিশ্বাস যে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত না আল্লাহ যে আছে এই কথা বিশ্বাস করত না এই জন্য কাফের এই কথা কি ঠিক না মিথ্যা আমি প্রমাণ করবো কোরআন দিয়ে ও আমার ভাইয়েরা মক্কার কুফাররাও বিশ্বাস করত আল্লাহ আছে গন্ডগোলটা কোন জায়গায় তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় জানা দরকার আছে কিনা একটু ভালো করে খেয়াল করবেন আমি বললাম যে মক্কার কাফেররাও বিশ্বাস করত আল্লাহ আছে এটা প্রমাণ করবো কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে ওরা বলবে সৃষ্টি করেছেন কে তাহলে আপনি আমি যেমন সৃষ্টিকতা বিশ্বাস করি কাকে মক্কার কুফাররা বিশ্বাস করত কাকে সুরায় আনকাবুতের তেষট্টি নম্বর আয়াত এটা আর এক আয়াত সুরায় আনকাবুতের নয় নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন সুরায় জুখরুবে নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাইং সালতাহুম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন অসাক্ষরা শামসাওয়াল কামার এবং চন্দ্র সূর্য তোমাদের অধীনস্থ করে দিয়েছেন কে কে চন্দ্র সূর্য নিয়ন্ত্রণ করেন তারা বলবে সব কিছু করেন কে ও আমার ভাইয়েরা এবারে আল্লাহ তারা আরো বলছেন মক্কার কুফফারদেরকে যদি জিজ্ঞেস করা হয় হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে এবং সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে বৃষ্টি দিয়ে তরুতাজা আলাদা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে তারা বলবে সব করেন কে তাহলে মক্কার কুফার আল্লাহ বিশ্বাস করতো কিনা আমাদের নবীজির আব্বার নাম কি আবদুল্লাহ মানে কি আল্লাহর বান্দা তো যদি ওরা আল্লাহকে বিশ্বাস না করত তাহলে নিজেদেরকে আল্লাহর বান্দা কেউ নাম রাখে নাকি তাহলে বোঝা গেল মক্কার কুফাররা বিশ্বাস করত আল্লাহ আছে একথা পরিষ্কার কিনা কোরআনে আরো সুন্দর আয়াত আছে আল্লাহ বলছেন অকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এহুদি খ্রিস্টানরা বলে আমরা হচ্ছি আল্লাহর আবনা আল্লাহর কি আবনা এবনুন শব্দের বহু বচন এবনুন মানে হল সন্তান এবং নাতিভূতি তার মানে এহুদি খ্রিস্টানরা দাবি করে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং আল্লাহর নাতিপুতি আল্লাহর কি কোরআনে পরিষ্কার আছে খ্রিস্টানরা বলল আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং আল্লাহর নাতি পুতি ও আমার ভাইয়েরা কেউ যদি নিজেকে আল্লাহর সন্তান দাবি করে আল্লাহর নাতি পুতি দাবি করে তাহলে আল্লাহকে বিশ্বাস করে কিনা আল্লাহ বিশ্বাস করে কিনা হ্যাঁ। তাহলে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে শয়তানেও বিশ্বাস করে আল্লাহ আছে কে বিশ্বাস করে শয়তান বেহেস্তে ছিল না শয়তান বেহেস্তে ছিল বেহেস্তের থেকে বহিষ্কার হওয়ার পরে শয়তান কতগুলো আবেদন করেছিল কার কাছে সুরা আনফালের আটচল্লিশ নম্বর আয়াতে আছে এক পর্যায়ে শয়তান বলছে এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি কাকে ভয় করি তাহলে শয়তানেও আল্লাহ বিশ্বাস করে ঠিক কিনা এখন পার্থক্য কোথায় বোঝা দরকার না তাহলে বোঝা গেল আমাদের দেশে সোজা যেরকম মানুষ মনে করে যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না এই জন্য কাফের আর আমরা আল্লাহ বিশ্বাস করনি মুসলমান এই কথা কি ঠিক আল্লাহ তারা বলছেন অমিনান্না আমান্না বিল্লাহি আল্লাহ রাব্বুল আলমিন বলেন সুরা বাকার আট নম্বর আয়াত আল্লাহ বলছেন অমিনান্না আছে মানুষের মধ্যে একদল মানুষ এমনও আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি আর পরকালে বিশ্বাস করি আল্লাহ বলছেন না না খবরদার ওরা মমিন না ওরা মুনাফিক ওরা কি ওরা মুনাফিক মূলত কোরআনের সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত হচ্ছে মুত্তাকিনদের বৈশিষ্ট্য সম্পর্কে মমিনদের বৈশিষ্ট্য এরপরে দুইটা আয়াত হল কাফেরদের সম্পর্কে কাদের সম্পর্কে এরপরে আট নম্বর আয়াত থেকে শুরু হয়েছে মুনাফিকদের সম্পর্কে তেরোটা আয়াত কয়টা আয়াত তাহলে বোঝা গেল কাফের হচ্ছে মুনাফিক কি অনেক মারাত্মক কোরআন শরীফের সুরায় কাফেরুন একটা সুরা আছে দুই লাইনের আর মুনাফেকুন একটা সুরা আছে দেয়ার পৃষ্ঠে হবে ঠিক কিনা তাহলে মুনাফেক ক্ষতিকর বেশি নাম কাফের ক্ষতিকর বেশি আল্লাহ তারা বলছেন মানুষের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আল্লাহ বলছেন খবরদার খবরদারেরা মমিন এরা হচ্ছে মুনাফিকেরা কি এবারে তাহলে আমাদের মক্কার কুফফারদের সঙ্গে আমাদের পার্থক্য কি এটা বোঝা দরকার আছে কিনা আমরা আল্লাহর নবীর ইতিহাস পড়ি আল্লাহর নবী নবুয়াদ প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিলেন কয় বছর এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল ফাসদা বিমা তুমার ওয়া হে নবী আল্লাহর পক্ষ থেকে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনার প্রতি যে ওহি নাজিল করা হয়েছে আপনি এটা প্রকাশ্যে এলান করে প্রচার করুন গোপনে আর দাওয়াত দেওয়া চলবে না আল্লাহর নবী আল্লাহর এই হুকুম পাওয়ার পরে আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন নিয়ম ছিল সকালবেলা ডাক দেওয়া সকালে ডাক দিলে মক্কার লোকেরা মনে করত নিশ্চয়ই কোনো বড় বিপদ এসে গেছে এই জন্য তারা মক্কার নিয়ম অনুযায়ী আল্লাহর নবী সকাল বেলা গিয়ে পাহাড়ে উঠলেন এবারে ডাক দিলেন ইয়া সবাহা ইয়া বনি হাসেম ইয়া বনি ফেহের বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দিলেন এবং মক্কার সব নেতারা জড়ো হয়ে গেল কারণ এমনি সকালবেলার ডাক আরো ডাকটা দিয়েছেন কে মোহাম্মদ কে ওরা তো আর জানে না যিনি নবী ওরা জানে আল আমিন সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি যে কখনো ধোকা দেয় না কখনো মিথ্যা বলে না কখনো প্রতারণা করে না এই যুবকের ডাক সব নেতারা হাজির হয়ে গেল এবারে আল্লাহর নবী মক্কার সব নেতাদেরকে সামনে রেখে বললেন আমার মক্কার নেতারা অকরাইশের নেতারা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী রয়েছে যেই কোন মুহূর্তে তোমাদের মক্কায় হামলা করে মক্কা শহরকে একেবারে ধ্বংস করে ফেলবে তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা মক্কার সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জার্রাব না কাইল্লা সদেতান আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই মিথ্যা কথা পাই নাই এবারে আল্লাহর নবী বললেন ইয়া আহলা কোরাইশ অ দুনিয়ার নেতারা মক্কার নেতারা শুনো লাও কুলতুম কালিমাতান ওয়াহিদাতান যদি তোমরা একটা কথা বিশ্বাস করতে পারো একটা কথা মানতে পারো একটা কথা স্বীকার করে নিতে পারো তামলিকুন আবিহালা আরব গোটা আরব দেশের তোমরা মালিক হয়ে যাবে আজম অনারব বিশ্ব তোমাদের ধর্ম গ্রহণ করবে সারা দুনিয়ায় তোমাদের নেতৃত্ব চলবে কয়টা কথা মানলে এইখানেই পার্থক্য শোনেন মক্কার নেতারা খুব খুশি একটা কথা মানলে গোটা দুনিয়ার নেতৃত্ব চলে আসবে একটা কথা মানলে আমাদের গোটা পৃথিবীর লোকেরা আমাদেরকে মান্য করে চলবে এবারে আবু জাহেদ খুশি আবুল আহাব খুশি মক্কার সব নেতারা খুশি বলো তাড়াতাড়ি সে একটা কথা কি যেই কথা মানলে গোটা দুনিয়ার নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে এইবারে আল্লাহর নবী ঘোষণা করলেন আল্লাহর নবী বললেন ও দুনিয়ার মানুষেরা কামক পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে মক্কার কাফেরদেরকে এবং কেয়ামত পর্যন্ত সকল মানুষদেরকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও দুনিয়ার লোকেরা শোনো তোমরা একটা কথা বলো সেই কথা হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ এবারে মক্কার কুফাররা বুঝতে পারলো এই লাইলাহার মানে কি লাইলাহার দুইটা অংশ কয়টা অংশ লাইলাহা একটা ইল্লাল্লাহ আর একটা লাইলাহা মানে হচ্ছে এই পুরাতন বিল্ডিং এর রং করতে হইলে আগে কি করবে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করবে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানি হল লা ইলাহা কোন ইলাহা নাই কোনো মাহবুদ নাই কারো কোনো ক্ষমতা নাই আইন দেওয়ার অধিকার কারো নাই ইল্লাহ এক আল্লাহ ছাড়া এক আল্লাহ ছাড়া সব বাতিল এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার কুফাররা অর্থ বুঝছে ভালো করেই বুঝছে তারা বুঝতে পারল এই লাইলাহা মানে হচ্ছে আমাদের দেবদেবীবাদ তিনশো ষাট মূর্তিবাদ আমাদের মন গড়া আইন কানুন বাদ সবগুলো বাতিল করে এক আল্লাহর হুকুম মেনে চলতে হবে সঙ্গে সঙ্গে আবুল হাব দাঁড়িয়ে প্রতিবাদ করল তাব্বাল্লাকা সায়ের আউম তোমার গোটা জীবন ধ্বংস হোক তুমি এজন্য আমাদের জড়ো করেছ বোঝা গেল এইখানেই পার্থক্য মক্কার কুফার আল্লাহ বিশ্বাস করত আল্লাহকেও বিশ্বাস করত আবার দেবদেবীর পূজাও করত মূর্তি পূজাও করত আর মুসলমান লাইলাহা এক আল্লাহর এবাদত করবে আর কারো এবাদত করবে না ঠিক কিনা এইটার নাম তাও নাম কি তাওহিদ মানে হচ্ছে এক আল্লাহ কেন্দ্রিক সবগুলো হবে এটাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি এটা কি এই তাওহিদের দুইটা রকম কয়টা রকম তাওহিদের কয় রকম একটা হচ্ছে লা ইলাহা বলে বর্জন করা আর একটা হল ইল্লাহ বলে কি করা লা ইলাহা বলে কি বর্জন করলেন লা ইলাহা মক্কার কুফাররা ভালো করে বুঝতে পেরেছে এই লা ইলাহার মানে হল সমস্ত ক্ষমতার মালিককে এখনো যদি আমাদের দেশে লাইলহার অর্থ ঠিক মতো বলেন মক্কার কাফেররা যেমন বিরোধিতা করে সেই দেশেও করবে কিন্তু কারণ আমাদের দেশে সংবিধানই লেখা আছে সংবিধানের সাতের এক ধারা সাত একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ আর লাইলহাই কি বললাম লাইলহা মানে হল লা ইলাহা কোন ইলাহ নাই কোন মাবুদ নাই কারো কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিককে সুর আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত আরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে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 ইচ্ছা অপমান করো ইজ্জাত দেওয়ার মালিককে অপমান করার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে লাইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো আইন বিধান চলবে না ঠিক কিনা আমরা কি এটা মানি এই সমাজ মানে এই সমাজও মানে না আল্লাহর বিধানের একটা কিতাব আছে না কিতাবটার নাম কি ওই যে বলেছিলাম যে আল্লাহ তালা চক্ষু দিয়েছেন আমাদের দেখার জন্য কিন্তু চোখ থাকলেই দেখা যায় না চোখের জন্য কি দরকার আলো দরকার ঠিক আল্লাহ তালা আমাদেরকে আর একটা চক্ষু দিয়েছেন জ্ঞানের চক্ষু এই জ্ঞান চক্ষু দিয়ে আল্লাহর বিধান জানা যাবে না যতক্ষণ পর্যন্ত জ্ঞান চোখের সামনে একটা আলো না জ্বলবে সেই আলোর নাম কি মুবিন আল্লাহ রাব্বুল আলম বলছেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আলো পাঠালাম আলো আলোর নাম কি কোরআন লাইলাহ মানে হচ্ছে এই আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন বিধান চলবে না ঠিক কিনা আমরা কি আল্লাহর কোরআন পুরা মানি এবারে আসো আল্লাহ তালা কোরআনে হুকুম করলেন তোমার দেশে সবচেয়ে বড় সমস্যা কোন ইফতিজিং এর সমস্যা নারীদেরকে ধর্ষণ করে নারীদেরকে উত্তক্ত করে আল্লাহ রব্বুল আলমিন বলেন পর্দা ঝুলিয়ে নেয় পর্দা করে পর্দা ঝুলাইলে পরে আল্লাহ বলছেন দালিকা আদনা রফনা ফালাই উজাইনা তাদেরকে উত্তপ্ত করবে না ইফটিজিং করবে না কোন ইফটিজিং করবে না আল্লাহ বলছেন ইফটিজিং বন্ধ হয়ে যাবে আমার দেশের আদালতের থেকে আইন দেওয়া হল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না এই আইন করেছে কিনা ও মুসলমান আল্লাহর আইন বাতিল করে যদি কোনো ব্যক্তি ইফটিজিং বন্ধ করতে চায় বন্ধ করা যাবে আল্লাহ রাব্বুল আলমিন পর্দার হুকুম কেন দিলেন ভালো করে বোঝার চেষ্টা করো অ মুসলমান আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষকে দুই ভাগে ভাগ করেছেন একদল পুরুষ একদল নারী পুরুষ ছাড়া নারী নারী ছাড়া পুরুষ সম্পন্ন হতে পারে না কিন্তু জেনে রাখবা এই দুইটা তার ছাড়া বাতি জ্বলবে এই বাতিটা জ্বলতে হলে কয়টা তারের দরকার দুইটা তারের দরকার এই দুইটা তার রাবার দিয়ে পেঁচানো আছে কিনা পর্দা আছে কিনা অবাইজান দুইটা তার ছাড়া কিন্তু বাতি জ্বলবে না কিন্তু দুইটা তার রাবারের পর্দা দিয়ে জড়ানো আছে কিনা এখন যদি কেউ বলে আমি এই পর্দা দুইটা উঠাইয়া দিব তাহলে কি বাল্ব জ্বলবে না আগুন জ্বলবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন নারী পুরুষকে দুই ভাগে ভাগ করেছেন এরপরে বলেছেন হুন্না তুম লেবাস উল্লাহ উন্না নারীরা পুরুষের জন্য পুরুষেরা নারীর জন্য পোশাক স্বরূপ কিন্তু খবরদার ওই পর্দা করে দুইজনকেই চলতে হবে দুইজনকে পর্দা করতে বলা আছে দুইটাই রাবার পেছানো দুইটা তার রাবার পেছানো কোরআন বলছে আপনি মমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু নিচু রাখে পুরুষদেরকেও চক্ষু নিচু রাখতে বলা হচ্ছে এরপরে রাতে বলা হচ্ছে অকুল্লিল মিনাতে মিন আপনি মমিন মেয়ে লোকদেরকে বলুন তারাও যেন নিচের চক্ষুকে নিচু রাখে দুইজনকে রাবারের পেছানো হলো পর্দার হুকুম দেওয়া হলো এর পরে নির্দিষ্ট নিয়মে মিলবে তারপরে কি হবে বিয়ে করবে বিয়ে করার পরে তারপরে যদি ওই বাল্ব যেমন নির্দিষ্ট নিয়মে মিললে তারপরে আলো জ্বলে ঠিক এরকম ভাবে নারী পুরুষ দুইজন দুজনকে বিয়ে করবে এরপরে নির্দিষ্ট নিয়মে মিলবে তারপরে কি হবে সন্তান এক সন্তান তৈরি হবে আল্লাহ তারা সেজন্য বলেছেন ও যুবকেরা যখন তোমার মধ্যে যৌবনের তৃষ্ণা লাগলো তখন তুমি বিয়ে করো মেয়েদের পর্দা করতে বলেছেন পর্দা করলে মেয়েদের লাভ কাদের লাভ কারণ যখন পিপাসা লাগে এই সময় যদি বাজারে ডাব কিনতে যায় দেখে একটা ডাব পঞ্চাশ টাকা কিনে খাবে কিনা কারণ পিপাসায় সে কাতর ঠিক এরকম ভাবে যখন যৌবনে নারীদের প্রতি আকর্ষণ বেড়ে যায় বিয়ে করার চাহিদা দেখা দেয় ওই সময় যদি মেয়ে লোকেরা পর্দা করে ফিরি না পাওয়া যায় তাহলে বিয়ে করতে বাধ্য কিনা একজন লোক দুপুরে রৌদ্রের সময় পিপাসা লাগছে দেখে যে বাজারে ডাব বিক্রি করে ডাব কত পঞ্চাশ টাকা কিনে খাইছে এরপরে কিছু দূর যাওয়ার পরে দেখে একজনের ডাব ফিরি বিক্রি করতে ফিরি পয়সা লাগবে না কয়েকটা আরো খাইলো এরপরে কিছু দূর গিয়ে দেখে যে আর এক ডাবওয়ালা বসে আছে ওর ডাব কেউ কিনে না ও বলতেছে ডাবও খাও আর এক এক ডাবের সঙ্গে দুই টাকা ফিরি নাও লোকটা বলো ব্যাপার কি কয়ে ডাব অনেক দূরের থেকে এনেছি বিক্রি হচ্ছে না ফালাই দিয়ে তো ভালো লাগে না ফেরত নিতে গেলে আরো ডবল টাকা খরচ হবে তার চেয়ে চিন্তা করলাম যে ডাবও খাওয়ায় দুই টাকা করে দেই তাতে আমার এক হাজার টাকা খরচ হবে আর এক হাজার টাকা বাঁচবে ও আমার ভাইয়েরা যৌবনে যখন যুবকদের পিপাসা লাগে ওই সময় যদি মেয়ে লোকেরা পর্দা করে তাহলে পিপাসায় কাতর এরা মেয়েদেরকে মোহর দিয়ে তারপরে বিয়ে করবে কিনা কিন্তু ওই সময় ফ্রি যদি পাওয়া যায় পিপাসা নিবারণ করতে পারে তারপরে বিনা পয়সায় দিলেও খাইবে না কি লাগবে উল্টা পয়সা লাগবে যৌতুক লাগবে ঠিক কিনা এক বেটা নতুন বাড়ি করছে নতুন বাড়ি নতুন মাটি নতুন কলা গাছ লাগাইছে বিশাল বিশাল সাগর কলা হয়েছে লম্বা লম্বা চিন্তা করলো এই চর চর নূর আহম্মদ এলাকার লোকেরা এই কলা দাম দিয়ে খাবে না বাস স্ট্যান্ডে নিয়ে যায় এবারে শায়েস্তাগঞ্জের বাস স্ট্যান্ডে নিয়ে গেল আর লোকদের খাইতে তাদের সুবিধা হয় জন্য উপর থেকে ছোলাটা ফালাই দিল এবারে আশপাশের যত ছোট ছোট কলা সব কলাগুলো বিক্রি হয়ে গেছে কিন্তু ওর নতুন বাড়ির নতুন কলার ধারে কাছেও কেউ আসছে না এবারে লোকটা ডাক দিল মেয়ারা তোমাদের কি হলো আমার নতুন বাড়ির কি মিষ্টি কলা তোমরা কেন খরিদ করছো না লোকেরা বলল তোমার নতুন বাড়ির কলা হতে পারে মিষ্টি হতে পারে ঠিক কিন্তু তোমার কলায় পর্দা নাই কি নাই কারে সর্বনাশ এই পর্দাগুলো ফেলে দিয়েছিলাম তোমাদের খাবারের সুবিধার জন্য ঠিক আছে এখন বিনা পয়সা নিয়ে নাও লোকেরা বলল না তোমার কলা বিনা পয়সাও নিব না কারণ তোমার কলায় মশা পড়েছে মাছি পড়েছে ধুলা বালু পড়েছে রোগ জীবাণু ছড়িয়েছে তোমার এই কলা খাইলে পরে পেট খারাপ হইতে পারে কাজে তোমার কলা বিনা পয়সা দিলেও খাবো না খাইতে পারি একটা শর্তে কলাও দিবা আর কলা খাওয়ার পরে যদি পেট খারাপ হয় ঔষধ খাওয়ার টাকা দিবা তাহলে খাইতে পারি আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন নারীদেরকে পর্দা করতে বলেছেন পর্দা যদি করো যুবকেরা তোমাদেরকে টাকা দিয়ে মোহর দিয়ে বিয়ে করবে আপনার আরব দেশে গিয়ে দেখবেন সৌদি আরব আমাদের দেশের চেয়ে ধনী না গরিব কিন্তু ওখানে গিয়ে দেখবেন হাজার হাজার যুবক আছে যারা পয়সার অভাবে বিয়ে করতে পারে না কারণ ওখানে মেয়েরা পর্দা করে কি করে ওইখানে ইফ্রিজিং করার কোনো সুযোগ নাই নারীদেরকে উত্তপ্ত করার কোনো সুযোগ নাই নারীদের স্কুল কলেজ আলাদা পুরুষদের আলাদা প্রাইমারি লেভেল থেকে মেয়েরা একেবারে কালো বোরকা মুখ ঢেকে তারপরে নামে এই কারণে সৌদি আরবে হাজার হাজার যুবক ছেলে আছে যারা ধনী হওয়া সত্ত্বেও এত পয়সা নাই যে মেয়েদেরকে বিয়ে করবে পক্ষান্তরে সোনার বাংলায় মেয়েদের সুবিধার জন্য পর্দাটা উঠাই দিল এবারে যুবকেরা রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তপ্ত করে ইফটিজিং করে এরপরে যখন যৌবন শেষ হয়ে যায় এখন আর বিয়ে করার প্রয়োজন নাই শেষ পর্যন্ত মেয়ের বাবা ছেলের পিছনে ঘুরে ভাই বিয়ে করো এতদিন খাইলা বিয়ে করবা না কয় না তোমার মেয়েকে মেয়েকে আমি বিয়ে করব না ও মশা পড়েছে মাছি পড়েছে ও রাস্তায় ঘুরেছে ওকে বিয়ে করলে বিপদ হতে পারে তবে বিয়ে করতে পারি শর্ত আছে যদি বিদেশ যাওয়ার টাকা দিতে পারো যৌতুকের জন্য পাঁচ লাখ দাবি করলো দশ লাখ দাবি করলো আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন হুকুম দিলেন পর্দার হুকুম দিয়েছেন কে এই পর্দার হুকুম যদি কেউ বাতিল করে সে মুসলিম থাকবে এবারে একটা একটা করে আর একটু দেখাই আমি আল্লাহ রাব্বুল আলমিন চোরের জন্য বিধান দিয়েছেন চোরের হাত কাটা বিধান দিয়েছেন কে আল্লাহ বলছেন চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যদি চুরি করে ধরা পড়ে ওর হাতটা কেটে দাও আইনটা কার এই আইন কি আছে দেশে এই আইনটা আমার দেশে নাই যেই কারণে সোনার বাংলায় মসজিদে সুন্দর জুতা নিয়ে গেলে নামাজের পরে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা আর সোদার সোনার মদিনায় গিয়ে দেখো আজান হয়ে গেছে স্বর্ণের দোকান পর্যন্ত একটা কালো পর্দা ঝুলিয়ে দিয়ে লোকেরা মসজিদে চলে গেছে চোরে কোনো ভয় আছে কারণ সেখানে লোকেরা জানে চুরি করে ধরা পড়লে হাত কি আর থাকবে কবজা পর্যন্ত হাতটা কেটে ফেলবে সেই জন্য সেইখানে চুরি করার মতো সাহস নেই ও আমার ভাইয়েরা আমার জাতি আল্লাহর হুকুম থেকে পরিবর্তন করে ফেলল কয় যে চোরের হাত কাটলে খাইবে কি আল্লাহ চেয়ে বেশি দরদি আল্লাহর আইন বাতিল করার ক্ষমতা কারো আছে ইতিহাস পড়ুন আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কায় একটা চুরি হয়ে গেল চুরিটা করলো কে কোরাইশ বংশের একটা শাখা বনু মাকজুম এই বনু মাকজুম গোত্রের একটা সম্ভ্রান্ত মহিলা উচ্চ বংশের মহিলা চুরি করছে লোকেরা বলল সর্বনাশ এবারে এই মহিলার হাত কাটলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে কি করে এটাকে আল্লাহ নবীর কাছে গিয়ে সুপারিশ করে বিকল্প আইন করা যায় বিচার করা যায় নবীর কাছে কে বলবে সেজন্য লোকেরা আল্লাহর নবীর পালক পুত্র ছিল জায়েদ জায়েদের পুত্র ছিল উসামা আল্লাহর নবীর পালক নাতি অনেক আদরের নাতি হেব্বু রসুলিল্লাহ আল্লাহর নবীর অত্যন্ত আদরের নাতি বলে খেতাব যার সবাই গিয়ে নাতিকে ধরল তুমি তো নবীর কাছে কত কথাই বলো দাদুর কাছে কত কথাই বলো একটু বলবা ইয়া রাসুল আল্লাহি একটা চুরির ঘটনা ঘটে গেছে চুরিটা করেছে মক্কার সম্ভ্রান্ত বংশ ক্রাইশের একটা মেয়ে হাত কাটা গেলে কুরাইশ বংশের নাক কাটা যাবে যদি বিচারটা হাত না কেটে অন্য কোন বিচার করা যায় তাহলে ভালো হতো আপনার বংশ তো কুরাইশ বংশ তাছাড়া মেয়েটার নাম আপনার ছোট মেয়ে ফাতেমার নামে নাম কি মালিশ করতেছে ও আমার ভাইয়েরা আল্লাহর নবী এই কথা শোনা মাত্র রাগে ক্ষোভে লাল হয়ে গেলেন খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন তিনি খুদ্া দিলেন ও আমার উম্মতরা শুনো আগের যুগের উন্মতরা ধ্বংস হয়েছে আল্লাহর বিধানকে বাতিল করার জন্য আল্লাহর হুকুমকে পিছনে ফেলে দেওয়ার জন্য জেনে রাখো আল্লাহ তারা বিধান দিয়েছেন আল্লাহর বিধান বাতিল করার ক্ষমতা নাই বিধান দিয়েছেন কে জেনে রাখো আজকের কোরাইশ বংশের মেয়ে ফাতেমা নয় আজকে যদি আমি মোহাম্মদ সাল্লাহ সালামের কলিজার টুকরা মা ফাতেমাও চুরি করত আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য জোরে বলুন সুভার আল্লাহ ও আমার ভাইয়েরা আল্লাহর হুকুম বাতিল করার ক্ষমতা কারো আছে কিন্তু আমাদের দেশে হুকুম আছে এগুলো একটাও আমরা মুসলিম দাবি করি কেমনে মুসলিম মানে এই জন্য আমি শুরুতে বলেছি মুসলিম কাকে বলে যে আল্লাহর হুকুম মতো চলে তাকে বলে কি আর যে আল্লাহর হুকুম মানে না বাতিল করে এরে মুসলিম বলা যাবে কহুজুর আমরা কিছু তো মানি আরে ভাই কিছু মানলে কিছু মানলে হবে নাকি আপনার বাড়িতে একজন মেহমান গেল অর্ধেকটা দরজার ভিতরে ঢুকছে অর্ধেকটা বাইরে আপনি কি বলবেন এই বেটা বেহুদা হয়তো পুরা বাইরেই যা আপনার পুরা ঢুক ঠিক কিনা ঠিক তেমনি ভাবে ইসলামের ভাইজান কিছু মানবো কিছু মানবো না এটা হবে আল্লাহ তারা বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্ধেক ইসলামের মানবা অর্ধেক মানবা না মসজিদে গেলে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ি আদালতে আল্লাহর কোরআন নাই ব্যাংকে আল্লাহর কোরআন নাই আছে আল্লাহ তারা সুদ হালাল করেছেন না হারাম করেছেন কোরআনে বলা আছে আল্লাহ রাব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম সুরায় বাকারার দুইশো পঁচাত্তর থেকে শুরু করে উনাশি নম্বর আয়াত কোন পড়বেন একটা আয়াত আমি বলছি শেষের আয়াত আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর বিধান জানার পরে তোমাদের যত বকেয়া সুদ আছে পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো ইনকুম তুমিন যদি তোমরা মমিন হয়ে থাকো কি হয়ে থাকো এরপরে আল্লাহ বলছেন যদি তোমরা সুদ বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ সুদ হারাম করেছেন কে আল্লাহর হাবিব ফরমান সুদের মধ্যে সত্তরটা গুণা আছে এর মধ্যে নিম্ন স্তরের গুণ হল নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে জেনায় লিপ্ত হওয়া জোরে বলেন নওয়াজ সুদ ইসলামে হালাল না হারাম আর আমাদের দেশের আইনে লাইসেন্স থাকলে হালাল এই জন্য সোলানি bank Rupali bank Pubali bank Janata bank এরকম বাংলাদেশ ব্যাংক যত ব্যাংক আছে ভৌয়া ব্যাংক কোন ব্যাংক সব চলে কিসে সুদে চলে কিসে চলে অথচ সুদ হারাম করেছেন কে ও আমার ভাইয়েরা আল্লাহ সুদকে হারাম করেছেন আল্লাহর হারাম কৃত সুদকে যদি কোনো ব্যক্তি লাইসেন্স দেয় তাহলে তার ইমান থাকবে মুসলমান থাকবে মুসলিম মানে হচ্ছে আল্লাহর হুকুম যে পালন করে যে মানে যে মানবে না সে মুসলিম থাকবে শয়তানের মধ্যে আর আদমের মধ্যে পার্থক্য কি জানেন শয়তানে অন্যায় করল আদম অন্যায় করেছে আল্লাহ রব্বুল আলমিন আদমকে উদ্দেশ্য করে বললেন ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো জান্নাতের যেথা ইচ্ছে সেটায় যাও যা মনে চায় তা খাও কিন্তু খবরদার খবরদার ওই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না ওয়ালা তা করাবা ওই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না তাহলে কিন্তু জালিম হইয়া যাইবা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা হুকুম দিয়েছেন কে আদম আলাইসালাম আল্লাহর এই হুকুমটা রক্ষা করতে পারলেন না ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে বসলেন আল্লাহ রব্বুল আলমিন এবারে আদমকে জিজ্ঞেস করো আদম আমি তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের কাছেও যাইবা না কেন গেলা কেন খাইলা আদম কোন যুক্তি বেশ করল না আল্লাহর সঙ্গে কোনো তর্ক করল না সঙ্গে সঙ্গে তিনি বললেন কালা রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও রব্বুল আলামিন আমি অন্যায় করে ফেলেছি পাপ করে ফেলেছি গুণা করে ফেলেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার প্রতি দয়া না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিনা পক্ষান্তরে ইবলিসকেও আল্লাহ হুকুম দিলেন তুমি আদমকে শেষদা করো ইবলিস শেষদা করল না আল্লাহ রাব্বুল আলমিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন ইবলিস আল্লাহ ইজ ইবলিস আমি যখন তোমাকে বললাম আদমকে সেজদা করার জন্য তুমি কেন সেজদা করলা না ইবলিস যদি বলতো আল্লাহ অন্যায় করে ফেলেছি আল্লাহ মাফ করতেন কিনা কিন্তু ইবলিস কি তা বলেছে ইবলিস বলল উল্টা কথা ইবলিস বলল আনা খয়রুম মিনহু আল্লাহ তোমার হুকুমটা ঠিক হয় নাই তোমার হুকুমটা যুক্তিতে মেলে না এই যুগে চলে না আনা খায় মিনহু আমি তো আদমের চেয়ে ভালো আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আগুনের গতি হল ঊর্ধ্বে মাটির গতি নিম্নে আগুন যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে উপরে নিচে দাঁড়ানো হয় উপরে চলে যায় আর মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচে চলে আসে ঠিক কিনা অতএব মাটির গতি হল নিম্নে আগুনের গতি ঊর্ধ্বে আমি আগুন দিয়ে তৈরি কাজে আমার সামনে আদম নত হবে আমি আদমের সামনে নত হব যুক্তিতে মেলে না আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রথম যুক্তি বেশ করল কে বোঝা গেল এখনো যারা আল্লাহর হুকুম এই যুগে চলে না যখন বলবেন চোরের হাত কাটার বিধান বা এই যুগে চলে না আর জেনাবে বিচারের বিধান আল্লাহ বিধান দিয়েছেন পাথর চির হত্যা করো এই যুগে চলে না আল্লাহ বলছেন মদ হারাম এই যুগে চলে না আল্লাহ বললেন সুদ হারাম এই যুগে চলে না এই রকম যারা পদে পদে আল্লাহর বিধানকে বাতিল করল অমুসলমান তাদের প্রথম লিডারের নাম কি ইবলিস শয়তান তার নাম কি ইবলিস শয়তান যেরকম আল্লাহর একটা হুকুম স্বীকার করার কারণে কাফের হয়েছিল যারা এখন পর্দার হুকুম অস্বীকার করে সুদ হারাম হরাকে অস্বীকার করে চোরের বিচারকে অস্বীকার করে জেনাবে বিচারে বিচারকে অস্বীকার করে আল্লাহর সম্পত্তি আইনের বন্টন বিধানকে অস্বীকার করে তারা মুসলমান না কাফের এবারে মুসলিম কাকে বলে খুঁজে বের করেন খালি ঈদের নামাজ পড়ে আর জুমার নামাজ পড়ে আর আল্লাহ বাতিল করে মুসলিম থাকবে ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন সেই জন্যই বলেছেন এই যে তাও তৌহিদ বলছিলাম তাও তৌহিদ মানে সব জায়গায় হুকুম চলবে কার এই হল লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহর মানে এই না যে আপনি খালি তসবি পড়বেন আর সুদ খাইবেন ঘুষ খাইবেন আল্লাহর হুকুম অমান্য করবেন লাইলাহার অর্থ ঠিক আছে ও আমার ভাইরা এই লাইলাহার অর্থ যারা বুঝবে যারা সাক্ষী দিবে ওই মমিনদের কোনো ভয় নাই আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু তাহাজানু তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী তোমরা থাকবে উচ্চাসনে ইনকুম তুম মমিন শর্ত হল যদি কি হইতে পারো সাহাবিদের ইতিহাস পড়েন না আল্লাহ আকবার আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন তবুকে যুদ্ধের নাম নেওয়া হচ্ছে মাস্তিদের নবীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন সাহাবাহিকেরাম কে কার আগে নাম বলবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন এমন সময় একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করেছে বলল ইয়ার হাসুর আল্লাহি আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার স্বামী আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার বড় সন্তানগুলো আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার আমার বড় ভাইগুলো শহীদ হয়ে গেছে আমার শুধুমাত্র এই দুধের সন্তান ছাড়া আর কেউ আর জীবিত নাই আল্লাহর নবী বললেন আমার মহিলা সাহাবি আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি তোমার এই শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না আমি এই বাচ্চা নিয়ে করবটা কি আল্লাহর নবীর মহিলা সাহাবি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল আসুর আল্লাহি আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না আমি তো একে তীর তরবারি চালাবার জন্য দেই নাই আমার ছেলে তীর তরবারি চালাতে না পারলেও খেতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর নিক্ষেপ করবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি দিয়ে আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্য দান করেছি জোরে বলুন সুবাহ আল্লাহ এ হল নবীর সত্যিকার অর্থে মহাব্বত করা আর এখন মহাব্বত কি নবীর মহাব্বতের নামে মিষ্টির দোকান একেবারে খালি করে ফেলাই ও আমার ভাইয়েরা এই দৃশ্য যখন চলছিল ওইখানে রোম সম্রাটের গোয়েন্দারা ছিল গোয়েন্দারা এই পরিস্থিতি দেখে রোম সম্রাটের কাছে গিয়ে বলল যে খবরদার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখা দরকার নাই রোম সম্রাট জিজ্ঞেস করল ব্যাপার কি মুসলমানদের সৈন্য সংখ্যা কি আমাদের চেয়ে বেশি কয় না ওদের সৈন্য সংখ্যা অনেক কম তোমার তিন লক্ষ সৈন্য প্রস্তুত রয়েছে ওদের তিরিশ হাজারও না বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি কয় না তাদের অস্ত্র নাই বলে তাহলে ওদের গায়ে শক্তি বেশি কয় না ওদের গায়ে শক্তিও কম রোম সম্রাট রাগ করলেন অস্ত্র আমার বেশি সৈন্য আমার বেশি গায়ে শক্তি আমাদের বেশি কেন ভয় দেখাচ্ছ গোয়েন্দারা বলল ও রোমের সম্রাট ভালো করে শুনে রাখো অস্ত্র তোমার বেশি সৈন্য তোমার বেশি শক্তি তোমার সৈন্যদের গায়ে বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় জোরে বলুন সুবাহ আল্লাহ রম সম্রাট বুঝতে পারলো এই যুদ্ধে বিজয় লাভ করা যাবে না পরে চুক্তি করে মুসলমানদের কর দিতে রাজি হলো মুসলমান ওই যুগেও কাফের ছিল এখনো কাফের আছে কিনা ওই যুগের কাফেররা মুসলমানদের ভয়তে থরথর করে কাঁপত আর এই যুগের মুসলমানরা কুফফারদের ভয়তে থরথর করে কাঁপে ঠিক কিনা ইতিহাস পরম অহুদের যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলছে এই সময় একজন যুবক টকবক চেহারা করছে সুন্দর যুবক বাহুতে শক্তি রণকৌশলে পারদর্শী এই যুবক এসে আল্লাহর নবীর কাছে বলছে ইয়ারাসুল আল্লাহি এই আমার যৌবন এই আমার সৌন্দর্য এই আমার শক্তি আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই তাহলে আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর নবী বললেন জান্নাত সোজা জান্নাতে চলে যাইবা সাহাবি বলল বাহবা আল্লাহ নবী বললেন বাহবা বললাম কি জন্য বিশ্বাস হয় না বললেন না না বিশ্বাস হয় না তা না আমি মনে করলাম জান্নাতে যেতে তো খুব সহজ রাস্তা আছে এইবারে থলির থেকে কয়েকটা খেজুর বের করে খেতে আরম্ভ করলেন দুই তিনটা খাওয়া শেষ হলে বললেন এতগুলো খেজুর খেতে অনেক দেরি হয়ে যাবে জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে খেজুরগুলো ছুঁড়ে মারল এরপরে তরবারি হাতে নিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ল পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের মধ্যে ঢুকে যায় এরকম ভাবে বদবহুদের যুদ্ধে কুফফারদের ভিড়ের মধ্যে ঢুকে গেল চতুর্দিকে লাশের স্তূপ করে ফেলল এবারে সঙ্গের সাহাবিরা ডাকলো সাহাবি এদিক ফিরে আসো আমাদের কাতারের সঙ্গে চলে আসো যুবক ফিরে তাকালো চেহারায় তার রক্তে রঞ্জিত ঠোঁটে তার হাসি বলছে আমার ভাইয়েরা আমাকে বাধা দিও না আমাকে সামনে গুতে দাও আমি তো অহুত পাহাড়ের দিকের থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি আমাকে যুদ্ধ করতে করতে শহীদ হওয়ার জন্য আল্লাহ তারা কবুল করে নাই সেই দোয়া করো যুদ্ধ করতে করতে আল্লাহ আল্লাহর রাস্তায় জান দিয়ে দিলেন শহীদ হয়ে গেলেন ও আমার ভাইয়েরা আল্লাহর নবী ওই সাহাবির নিজে জানাজা পড়লেন নিজে কবর দিলেন জোরে বলুন সুবাহ আল্লাহ সাহাবা কি বিশ্বাস ছিল ওই সাহাবা জন্য আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়া সহজ করে দিয়েছিলেন আজকে মুসলমান লাই লাইল্লাহ পরে আবার সুদ খায় ঘুষ খায় মদ খায় জুয়া খেলে এই মুসলমানদের আল্লাহ সাহায্য করবেন না যার কারণে আজকে ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস এহুদিয়া দখল করে রেখেছে মুসলমান শিশুদের বুকে বুলেটের গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে মুসলমানদের বাড়িঘরগুলো পর্যন্ত ওই এহুদিরা বুলডুজার দিয়ে গুড়িয়ে দিয়েছে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মকাদ্দাস করে নাপাক করেছে ইরাকের মুসলমানদেরকে বুশ হামলা করার পূর্বে অবরোধ দিয়ে দশ লক্ষ শিশুদেরকে হত্যা করেছে এরপরে বোমা মেরে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করল আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আফগানিস্তানের মুসলমানদেরকে ধরে নিয়ে গুয়ান্তা নামক বে নামক কারাগরে মুসলিম যুবকদেরকে উলঙ্গ করে একজনের উপর একজনকে চড়াইয়া তারপরে ওরা পিরামিড তৈরি করে পত্রিকায় ছেড়ে দিয়েছে মুসলমানদেরকে নির্যাতন করতে করতে মুসলিমরা যখন পানি পানি বলে চিৎকার মারল ওই হায়নার গোষ্ঠী হুদি খ্রিস্টানের দলেরা মুসলিম যুবকদের মুখে পেশাব করে দিয়েছে ও আমার ভাইয়েরা মুসলমানদের কোরআনুল করিমকে ওয়াহুদির গোষ্ঠী খ্রিস্টানের গোষ্ঠী পায়খানায় ছেড়ে মেরেছে কোরআন শরীফের গায়ে কুরু এঁকে দিয়েছে কোরআনের পাতা ছিঁড়ে ফেলে দিয়ে তার উপরে নর্তুকি নাচিয়েছে আমার ভাইয়েরা কাশ্মীরি মুসলমানদের অবস্থাও একই রকম দৈনিক মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারছে ভারতীয় সৈন্যরা মুসলমান মা বোনদেরকে পালা কর্মে ধর্ষণ করছে ওরা মুসলিম মায়েদের প্যাট ছিঁড়ে বাচ্চা বের করে উপরে ছুরে মারো আর নিচে ছুরি ধরে বাচ্চাটা দুই টুকরা হয়ে পড়ে যায় ছটফট করে আর ওরা আনন্দ উল্লাস করতে থাকে আমার ভাইয়েরা আজকে কেন মুসলমানদের অবস্থা আল্লাহ তারা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন মুসলমান তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে উচ্চ আসনে তোমরাই থাকবে বিজয়ী ইন কুনতুম মুমিনিন যদি কি হতে পারো মমিন হতে পারো মুসলিম হতে পারো তাও হিদবাদী মমিন হতে পারো ইতিহাস তালাশ করো ইব্রাহিম আলাহিসামের মধ্যে তাও হিদ ছিল এই তাও হিদের প্রথম দাওয়াত দেয় ইব্রাহিম আলাহিসাম ইতিহাস তালাশ করো তার জাতি মূর্তি পূজা করত মূর্তি তৈরি করত মূর্তি বিক্রি করত লোকেরা মেলার সময় ইব্রাহিমকে দাওয়াত দিল চলো মেলায় যাই মূর্তি পূজা করব। এব্রাহিম বলেন সাকিম আমি অসুস্থ তোমরা যাও লোকেরা পূজা দিয়ে গেল মেলায় এরপরে ইব্রাহিম আলাই ইসলাম দেখলো রাজকীয় মূর্তিখানা খালি পড়ে আছে এবারে মূর্তিখানায় ঢুকলেন গিয়ে দেখলেন মূর্তির গায়ে অনেক স্বর্ণ অলঙ্কার আছে মূর্তির গায়ে দামি শাড়ি আছে সামনে অনেক মূল্যবান খাবার আছে এবারে গিয়েই তো ভাঙ্গা যায় না রাগ উঠতে হবে না এবারে বলা শুরু করে আলা তা কুলুন খা খা খা মূর্তিতে খায় না কোরআনে আছে খা খায় না এবারে একটু রাগ উঠলো মারলো থাপ্পড় থাপ্পড় মারলে পরে পাথরের মূর্তি মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায় নিজে ব্যথা পাইল এবারে রাগ ভালো করে উঠল এবারে কুড়াল নিয়ে মূর্তির একেবারে হাত পা ভেঙ্গে চুরমার করে ফেললো লোকেরা যখন মেলার থেকে এসে দেখলো সর্বনাশ হয়ে গেছে মূর্তির হাত নাই পা নাই দেবদেবী সব ভাঙ্গাচুরা এবারে লোকেরা চলে গেল নমরুদের কাছে নমরুদ চলে আসলো নমরুদ দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করল চিন্তা করে প্রথম যেই বাক্যটা তার মুখে বের হলো তা হল হালমিন ফাতানিয়াজ কুরু আলে হাতানা এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলোকে শোনা জোরে দেখে না কেন নমরুদের এই প্রশ্ন কোন যুবক আছে কিনা ও আমার যুবক ভাইয়েরা আজকের এই মাহফিল যারা দিয়েছেন তারাও যুবক আমার সামনে বসা বেশিরভাগ যুবক নমরুদ কেন যুবকদের প্রশ্ন করলো ভালো করে বোঝার চেষ্টা করো নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হল না কোন ভূমিকম্প হল না কোন মারামারি হল না যুদ্ধ বিগ্রহ হল না এই মূর্তিগুলো কে ভাঙল নিশ্চয়ই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা একটা বিশাল আকারের সমাজ পরিবর্তনের সূচনা মাত্র সমাজ পরিবর্তন করা এই মূর্তি পূজার সমাজকে পরিবর্তন করে তাও হেদের সমাজ গড়ার জন্য মূর্তি পূজা বাতিল করে আল্লাহর একাত্মবাদের আল্লাহ রহদানিয়াতের সমাজ পরিবর্তন করার চক্রান্ত হচ্ছে আর এই রকম সমাজ পরিবর্তন করা সমাজ সংস্কার করা সমাজকে বদলানোর চিন্তা ভাবনা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না ঢুকে কার মাথায় বোঝা গেল আজকের যুবকদেরও তৈরি হতে হবে এই সমাজের সমস্ত কুসংস্কারকে বাতিল করে এব্রাহিমের মতো তাও হিদবাদী মোমেনের দরকার আছে কিনা এবারে সামনে দেখো আমার ভাইয়েরা এবারে দেখুন লোকেরা বলল হা হা একজন যুবক আছে যেই যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না এই মূর্তিগুলোর সমালোচনা করে ইব্রাহিম কুরুহুম একজন যুবক আছে যেই যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না মূর্তিগুলোকে ভালো নজরে দেখে না সেই যুবকের নাম কি এবার ইব্রাহিমকে ধরে আনা হলো একদিকে সমস্ত সামরিক শক্তি রাজনৈতিক শক্তি জনশক্তি আর একদিকে একা ইব্রাহিম আলাই ইসলাম দাঁড়িয়ে আছে ও যুবকেরা তোমরা সংখ্যায় কম হতে পারো কিন্তু তোমাদের জন্য আদর্শ আছে ইব্রাহিম আলাই ইসলাম একদিকে সমস্ত জনগণ সমস্ত সামরিক শক্তি রাষ্ট্রীয় শক্তি আর একদিকে একজন ইব্রাহিম দাঁড়িয়ে আছেন একা দাঁড়িয়ে আছেন লোকেরা জিজ্ঞেস করে ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো কেন ভাঙলা এব্রাহিম বলল ওই বড় মূর্তিটাকে দেখো দাঁড়িয়ে আছে কুড়াল নিয়ে উনি কুড়ালটা লটকে গেছিলেন বড় মূর্তির কাঁধে ওটা ভাঙ্গে নাই এবারে লোকেরা জিজ্ঞেস করলো কেন ভাঙলা উনি বললেন বালফালাহুম কাবির হুম হাজা ওই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো ও এই কাজগুলো করেছে মনে হয় ওকে জিজ্ঞেস করো এবারে লোকেরা বলল ইব্রাহিম তুমি তো জানো এই দেবদেবী কথা বলতে পারে না এই দেবদেবী উত্তর দিতে পারে না এব্রাহিম সুযোগ পাইলেন এবারে তিনি বললেন দাবাত দেওয়া শুরু করলেন ও আমার জাতি তোমরা কেন এমন জিনিসের পূজা করছ যে কোনো তাকে ল্যাংটা করে শাড়ি চুরি করলে ফিরাইতে পারে না তার সামনের থেকে তার গলার থেকে স্বর্ণের চুরি স্বর্ণের অলঙ্কার খুলে চুরি করে ফিরাইতে পারে না ঠিক কিনা ওই দেখেন না কয়েকদিন ধরে মন্দিরে চুরি হইতেছিল ফিরাইতে পারে না ওদের সামনের থেকে খাবার যদি মশা মাছি নিয়ে যায় ফেরাইতে পারে না এমন কি ওদের হাত পা নাক কান ভেঙ্গে চুরমার করলে কিছুই করতে পারে না তোমরা কেন এমন জিনিসে পূজা করছো আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি আমি আমার চারা মতো অজ্জ করলাম ওই মহান সত্তার দিকে মহান আল্লাহ তার দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আসমানের মালিক জমিনের মালিক সাগরের মালিক পাহাড় পর্বতের মালিক আমি সেই আল্লাহর দিকে মতাজ্য হলাম হানিফান সমস্ত বাতিলকে ত্যাগ করে এক আল্লাহর দিকে রুজু করলাম আমা আনা মিনাল মুশরিকিন আমি মুশ্রেকদের দলের অন্তর্ভুক্ত নাই জোরে বলুন সুবাহ আল্লাহ এর নাম তাও এবারে ইব্রাহিম আলাহ সালাম তাও হেঁটে দাঁড়িয়ে আছেন আল্লাহর একত্রতার উপর দাঁড়িয়ে আছেন সমস্ত কাফের একদিকে এবার ইব্রাহিমের সঙ্গে পারল না যুক্তিতে তাই আগুনে ফালাও দুনিয়ার সমস্ত কাফেররা একাত্র হয়ে এবার ইব্রাহিমকে আগুনে ফেলে দিচ্ছে আল্লাহর ফেরেস্তা জিব্রাহিল মিকাইল ইসরাফিল সব এসে হাজির হয়ে গেল ইব্রাহিম জিব্রাহিল বললে একটু হুকুম দাও পাখা দিয়ে একটা আঘাত করে ওই নমরুদের গোষ্ঠী শুদ্ধা মাটির তার উল্টাইয়া দেয় এব্রাহিম বলল ভাই জিব্রাহিম তুমি কি নিজের পক্ষ থেকে বলছো নাকি আল্লাহ পাঠিয়েছেন কয় আল্লাহ পাঠান আমি নিজে বলছি কয় না তোমার সাহায্য আমার দরকার নাই আমি দাওয়াত দিয়েছি কার জন্য ওই আল্লাহ আমাকে দেখবেন আল্লাহ সাহায্য করবেন সাহায্য করার মালিককে খুব ভালো করে বুঝবেন এখান থেকে ও আমার ভাইয়েরা সন্তান দেওয়ার মালিককে ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিককে আমার মনের চাহিদা পূরণ করা মালিককে হেদায়ত দেওয়ার মালিককে না কোনো মানুষ না কোনো ব্যক্তি না কোনো শক্তি দেওয়ার মালিককে আল্লাহ বল ইব্রাহিম সালাম বলেন জিব্রাইল তোমার সাহায্য আমার দরকার নাই মিকাইল বলছে আমি বৃষ্টি দেওয়ার মালিক বৃষ্টি দিয়ে ওদেরকে তুফান দিয়ে শেষ করে দেই ইসরাফিল বলল আমি সিঙ্গার একটু বাতাসের ফু দিলে ওই নমরুদের গোষ্ঠী উড়ে গিয়ে জাহান নামের কিনারায় পড়ে যাবে এব্রাহিম আলাই ইসলাম বলছেন ভাই জিব্রাহিম ইসরাফিল মিকাইল আমি তোমাদের দিকে লোকদেরকে আহ্বান করি নাই আহ্বান করেছি কার দিকে ওই আল্লাহর সাহায্য আমি কামনা করছি সাহায্য করা মালিককে ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ একমাত্র আমি তোমারই গোলামি করি গোলামি করব কার আমরা কার গোলাম না কোন শাসকের গোলাম যাজকের গোলাম খাজা বাবার গোলাম গাজা বাবার গোলাম ল্যাংটা বাবার গোলাম কোন পীর বাবার গোলাম কোন বাবার গোলাম কোন গজার মাছের গোলাম আমরা গোলাম কার কোরআনের আয়াত ইয়া কানা বুধু আমরা কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই সাহায্য দেবো কার কাছে এব্রাহিম আলাই সালাম বলেন আমি আল্লাহর সাহায্য চাই এবারে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে ফেলল ওরা এব্রাহিম আলাই সালাম এতক্ষণ পর্যন্ত নিজের ক্ষমতা চালিয়ে গেলেন আল্লাহ বলেন ইব্রাহিম আমার নিয়ম হল বান্দার ক্ষমতা যে পর্যন্ত আছে ওই পর্যন্ত বান্দা ব্যয় করতে হবে এরপরে বান্দার ক্ষমতা যেখানে শেষ হয় আমি আল্লাহর সাহায্য ওইখান থেকে শুরু হয়ে যায় জোরে বলুন সুবাহার আল্লাহ এবারে তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে আগুনে তোমাকে নিক্ষেপ করা হয়েছে তোমার ক্ষমতা এবারে শেষ হলো এবার আমার ক্ষমতা শুনো কল্যাণ নারু কুনি বারাদাও সালামান আলা ইব্রাহিম আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও খবরদার এমন ঠান্ডা হয়েও না যাতে কষ্ট হয়ে যায় আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ঠান্ডা করে দিলেন কে যে আল্লাহ তালা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা আমেরিকা খ্রিস্টান এহুদি ইসরায়েল আর আর কুফফাদের বোমাগুলো আছে সমস্ত বোমাগুলোকে ওই আল্লাহ ঠান্ডা করে দিতে পারেন কিনা কিন্তু দেখছেন না কি জন্য এব্রাহিমের মতো তাওহিদ লাগবে তাওহিদ কি আমানত সিনু মে আমারে আশা নেহি মেটানা নামো নিশা আমারা তাওহিদের ইমান থাকতে হবে এক আল্লাহর উপর ইমান থাকতে হবে এক আল্লাহর সাহায্য চাইতে হবে এক আল্লাহর গোলামি করতে হবে গোলামি করবো কার এক আল্লাহর আইন মানতে হবে আইন মানবো কার এখন কি সে আইন আছে সব জায়গায় অ মুসলমান ওই ইব্রাহিমের মতো যদি ইমানদার হতে পারো আজ ভিজু করে ব্রাহিম কাই মা পেদা আগ কর সকতি হয় আন্দাজে গুলিস্তা পেদা ইব্রাহিম আলাই ইসলামের জন্য যে আল্লাহ রাব্বুল আলমিন আগুনকে গুলবাগিচা করেছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা ওই মুসার কাহিনী বলতেছিলাম এব্রাহিমা মুসা আলাইহিসালাম ফেরাউনের দরবারে দাওয়াত পেশ করতে লাগলেন মনে আছে না ফেরাউনও সে একই কারবার করলো মোসার দাওয়াতে সারা দিল না বরং মোসা যখন মর্যাদা দেখাইল লাঠি ছাড়লো সাপ হয়ে গেল আমিও জাদুঘরদেরকে আনতেছি জাদুঘরদেরকে আনলো সে মনে করলো জাদু মোসা আলাই হেসালাতাম বলেন ঠিক আছে আনো জাদুঘরদেরকে এবারে আশি হাজার জাদুঘর আনলো কত হাজার আশি হাজার জাদুকর একটা লাঠি আর একটা রশি ছাড়লো দুইটা সাফ হলো কয়টা সাপ হয়ে গেল তো আশি হাজার জাদু করে দুইটা করে সাপ বানাইলে কত সাপ হয় এক লক্ষ ষাট হাজার সাপ একটা মাঠে ফনা ধরে আছে এবারে মুসার আসসালাম একটু ভয় পেয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন মুসা ভয় পেও না আমি সাহায্য করা মালিক সাহায্য করা মালিক কে তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও মুসা আলাই যখন হাতের লাঠি ছাড়লেন একটা বিশাল সাপ হয়ে ওদের সমস্ত এক লক্ষ ষাট হাজার সমস্ত সাপগুলো একবারে গ্রাস করে খেয়ে ফেললেন জোরে বলেন সোহার আল্লাহ এবারে তার ক্ষুধা শেষ হয় নাই ওই সাপ ফেরাউন যে মঞ্চে বসেছিল সেই দিকে ধাওয়া করা শুরু করলো তাফসিরে লেখে ফেরাউনের কোনো অসুখ হয় নাই কিন্তু ওই দিনে এত ভয় পেল একদিনে আশিবার তার পাতলা পায়খানা হয়ে গেছিল আল্লাহ রব্বুল আলমিন দেখাইলেন ক্ষমতার মালিককে যদি মোসার মতো লাঠি ছাড়তে পারো ফেরাউনদেরকে নমরুদদেরকে ধ্বংস করার মালিককে এবারে ফেরাউন চক্রান্তি হল আল্লাহ রাব্বুর আলমিন মুসাকে বললেন তুমি বনে ইসরায়েলদেরকে নিয়ে এখান থেকে সরে যাও রাতের বেলায় পালাতে শুরু করলো কিন্তু সামনে গিয়ে নদী পিছনে ফেরাউন টের পেয়ে গেল বাহিনী ধাওয়া করল এবারে পিছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে মুসার সামনে নদী আল্লাহ এখন কি হবে আল্লাহ রাব্বুর আলমিন বললেন মুসা তোমার ভয় পাওয়ার কোনো কথা নাই তাও হেদের উপরে অটল থাকো আল্লাহ রাব্বুর আলমিনের উপর ভরসা করে থাকো আল্লাহ বললেন তোমার হাতের লাঠি ছাড়ো লাঠি ছাড়লো এবারে সমুদ্রের মধ্যে একটা নয় দুটো নয় বনে ইসরায়েলদের বারোটা গ্রুপের জন্য স্বতন্ত্র বারোটা রাস্তা হয়ে গেল জোরে বলুন সুবাহ আল্লাহ ও আমার ভাইয়েরা মুসার বাহিনী নদী পার হয়ে চলে গেল এবারে ফেরাউনের পালা ফেরাউন বুঝতে পেরেছিল এই নামলে সমস্যা আছে তারপরেও লোকেরা বলল তুমি কেমন খোদা তুমি না বড় রব মুসা যদি নদী পার হতে পারলো তুমি কেন পারবা না তুমি নামো তাড়াতাড়ি ফেরাউন চিন্তা করলো মরি আর বাঁচি বাঁচলেও আমার সন্ধ্যা মেরে ফেলবে তাতে ওগো শুদ্ধ মরি এবারে নামলো যখন মাঝখানে চলে গেল আল্লাহ রাব্বুর আলমিন দুই দিকের পানিগুলোকে এমন ভাবে চাপিয়ে দিলেন ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ পানির ভিতরে চুবিয়ে মারলেন জনে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা যে আল্লাহ রাব্বুল আলমিন মুসার জন্য ওই নদীর ভিতরে রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা এখনো মুসলমানদের জন্য ওই আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে এরপরে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত দখল করে ইসলামের পতাকা উড্ডিন করার তৌফিক দিতে পারেন কিনা কিন্তু দিচ্ছেন না কি জন্য সেই মুসার মতো লাঠিও নাই মুসার মতো ইমানও নাই মেসলে কালিম হো আগার মারে কাজমা কুই আজ ভি আতি হোহে তুর সে বাঙ্গেলা তাকাব ও মুসলমান মুসার মতো যদি লাঠি নিয়ে নামতে পারো যে আল্লাহ মুসাকে সাহায্য করেছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা কিন্তু মুসলমান এখন বিভিন্ন দরগা দুর্গায় চলে যায় আল্লাহর দরবার বাদ দিয়ে সেজদা করে মানুষের দরবার ঠিক কিনা মানুষের পায়ে সেজদা করে বিভিন্ন মাজারে সেজদা করে সেজদা করবো কার জন্য আমরা যত নামাজ পড়ি সব নামাজে রুকু শ্রেদ্ধা আছে কিনা ভাই বোঝার চেষ্টা করবেন কে কি করলো কি না করলো আমরা কোরআন হাদিস মানবো কি মানবো হাদিস স্পষ্ট করবেন আল্লাহর নবীকে সাহাবাহাম জিজ্ঞেস করেন ইয়ারাসুল্লাহ রোম পারস্যের সম্রাটদেরকে তাদের প্রজারা সেজদা করে আপনি উভয় জগতের বাদশাহ আপনাকে আমরা সেজদা করব না আপনি তো সেজদা পাওয়ার উপযুক্ত বেশি আল্লাহর নবী বললেন ও আমার উম্মতেরা শুনো এই শরিয়াতের মধ্যে আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা যায় নাই যদি আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা যায় হতো তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করা যায় নাই সেই জন্য তোমরা আমাকেও সেজদা করবে না আর মেয়ে লোকেরা স্বামীকেও সেজদা করতে পারবে না জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহর নবীকে সেজদা করা গেল না আর এখন আমার দেশে অনেক পীরের পায়ে সেজদা করা হয় কবরে সেজদা করা হয় আমি বলি তোমরা যত নামাজ পড়ো সব নামাজে রুকু সেজদা আছে কিনা ফজরের নামাজ পড়ো রুকু সেজদা সেজদা করো জোহরের নামাজ পড়ো রুকু সেজদা করো এশার নামাজ পড়ো রুকু সেজদা করো জুমার নামাজ পড়ো রুকু সেজদা করো ঈদের নামাজ পড়ো রুকু সেজদা করো কিন্তু খবরদার খবরদার ভাই যান নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু সেজদা করে নাকি এই দেশে করে জানাজার নামাজ রুকু সেজদা আছে নাকি আল্লাহর অলিদের জানা যায় মনে হয় রুকু সেজদা আছে নাকি ও আমার ভাইয়েরা যত বড় আল্লাহর অলি হোক এমনকি বরফির আব্দুল কাদের জিলানি অথবা নিজামুদ্দিন আউলিয়া অথবা আজমির রহমাতুল্লাহ আলাই শাহজালাল রহমাতুল্লাহ আলাই শাহপরান রহমাতুল্লাহ আলাই যত বড় বুজুর্গের জানাজার নামাজ হোক জানাজার নামাজের মধ্যে রুকু সেজদা আছে কিনা নাই কেন নাই চিন্তা করেছ কি মুসলমান কারণ হচ্ছে এই সব নামাজের রুকু করা ফরজ কারণ ওই নামাজে তোমার সামনে কোন লাশ নাই আর জানাজার নামাজের উপসেজদা করার নিষেধ কারণ তোমার সামনে কি আছে লাশ আছে লাশ এই লাশ আছে বলে মানুষ যদি আল্লাহর জন্য সেজদা করে ওই কবর পূজারি বলবে এই তো বুজুর্গকে চেষ্টা করা হচ্ছে সেই জন্য ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন জানাজার নামাজের থেকে নিজের রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন জোরে বলুন সুভার আল্লাহ ওই লাশটা যখন একেবারে সামনে ছিল তখন তুমি রুকু সেজদা করতে পারলা না লাশটা যখন কবরে চলে গেল এখন তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য হুকুম দিল কবরে সেজদা করা যায় না হারাম ভালো করে মনে রাখবেন এটা মনে রাখবেন বোঝার চেষ্টা করবেন কারণ আমরা এই সমাজে অনেক সিরেকে জর্জরিত আছে আমি আমাকে নসিহত করি আপনাদেরকে না এজন্য পরীক্ষার ময়দানে যদি কেউ ভুল ধরাইয়ে দেয় লোকেরা তার বিরুদ্ধে খ্যাপে না চা খাওয়ায় পরীক্ষার ময়দানে ভুল ধরাইয়ে দিলে চা খাওয়ায় আরো হাদিয়া তোফা দেয় খাতির লাগে ও আমার ভাইয়েরা আমরা ইসলামটাকে ভালো করে বুঝতে পারি নাই সেই জন্য দুইভাবে ইসলামের ক্ষতি করেছি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বাতিল করে দিয়েছি কোরআনের শাসন বাতিল করেছি আবার যেই মূর্তি পূজা দেব দেবী পূজা বাতিল করার জন্য আল্লাহর নবী যে মক্কার মূর্তি ভেঙ্গেছিলেন আল্লাহর নবী মক্কার খানায় কাবা বিজয় করবার প্রথম কাজ করেছিলেন কি মূর্তি ভাঙ্গা আর আমরা মূর্তি গর্ব এটা চলবে এই মুসলমান এই জন্য সব জায়গায় মার খাচ্ছে নতুবা মুসলমানদেরকে ধ্বংস করার মতো ক্ষমতা কারো নাই মুসলমানদের হেফাজত করার মালিককে আপনারা শোনেন নাই এই ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল ইংরেজরা দখল করে এই দেশে মুসলমানরা এখানে সাড়ে সাতশো বছর পর্যন্ত শাসন করেছে ঠিক কিনা এরপরে মুসলমানদের থেকে ক্ষমতা দখল করলো কারা ইংরেজরা এই ইংরেজরা দখল করার পরে এই দেশে গোয়েন্দা লাগাইল ডক্টর উইলিয়াম হান্টারের নেতৃত্বে এই দেশে লোক ছড়াইয়া দিল যে আমরা ভারতবর্ষ দখল করেছি কিন্তু আমাদের শাসন ক্ষমতা টিকবে কি করে কারা আমাদের শত্রু কারা আমাদের ক্ষতি করতে পারে সেই রিপোর্ট তৈরি করো ডক্টর উইলিয়াম হান্টার এক বছর পর্যন্ত ভারতবর্ষে ঘুরে ঘুরে রিপোর্ট তৈরি করল রিপোর্ট দিল আর বলল ভারতবর্ষে ইংরেজদের জন্য হিন্দুরা কোনো হুমকি নয় বৌদ্ধরা কোনো হুমকি নয় অন্য কোন জাতি কোনো হুমকি নয় একমাত্র হুমকি কারা মুসলমানরা কারা এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত থাকবে অতদিন পর্যন্ত তারা আল্লাহ ছাড়া কারো হুকুমের সামনে বাধারত করবে না তাদের নাম হল মুসলিম ধর্মের নাম ইসলাম বিধান হচ্ছে আল কোরআন এরা কোরআন ছাড়া কিছুই মানবে না ও আমার ভাইয়েরা সেই জন্য তারা তিনটা পরামর্শ দিল ভালো করে শুনবেন কয়টা পরামর্শ এক নাম্বার পরামর্শ হল ভারতবর্ষে যদি তোমরা ইংরেজরা স্থায়ী হতে চাও তোমাদের শাসনকে পাকা পোক্ত স্থায়ী করতে চাও তাহলে তোমাদের এক নাম্বার কাজ করতে হবে মুসলমানদের কোরআন শরীফটাকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে দুই নাম্বার কাজ হল এই কোরআন যারা প্রচার করে সেই সমস্ত আলেমল আমাদেরকে ধ্বংস করতে হবে তিন নাম্বার কাজ হল এই কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসা গুলোকে পুড়িয়ে ফেলতে হবে ও আমার ভাইয়েরা যারা মুরব্বী তারা ইতিহাস জানেন যারা তারা জানেন এরপর ইংরেজরা এই তিনটা কাজ করার জন্য প্রোগ্রাম হাতে নিল ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক তিনি লিখেছেন আমার সৃষ্টিকর্তার কসম এরপরে ইংরেজরা এই তিনটা কাজ বাস্তবায়ন করা শুরু করল দিল্লির শাহী মসজিদের সামনে এবং লাহোর জামে মসজিদের সামনে এক এক দিনে তিন তিন লক্ষ কোরআনুল করিমকে আগুনে পুড়িয়ে দিয়েছে ওলামায় গ্রামদেরকে হত্যা করা শুরু হলো মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস করা হলো এই ভারতবর্ষে যত জমি আছে সমস্ত জমির চার ভাগের এক ভাগ ছিল মসজিদ মাদ্রাসার নামে অক্ষ সম্পত্তি সেই অক্ষ সম্পত্তি বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল এরপরে মাদ্রাসাগুলো বন্ধ করলো মসজিদগুলো ভেঙে ফেললো বড় বড় মসজিদগুলোকে ওরা ঘোড়ার আস্তাবল বানাইল এইভাবে মসজিদ ভাঙলো মাদ্রাসা ভাঙলো এবারে তিন নাম্বার কাজ আলেমদের হত্যা করা শুরু হলো ডক্টর টামসন লেখেন দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন বৃক্ষ ছিল না এমন কোন গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল ওলামায় গ্রামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে তারপরে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে তারপরে ঘোড়াকে চালানো হয়েছে ওলামায় কেরামদেরকে জীবন্ত আগুনের মধ্যে পুরানো হয়েছে ডক্টর টমসন লেখেন আমি আমার তাবু দিল্লি শাহী মসজিদের পিছনে সেখানে গেলাম মানুষ পোড়া গন্ধ পেলাম পিছনে গিয়ে দেখি চল্লিশ জন আলেমকে আগুনে জীবন্ত ফেলে দেওয়া হয়েছে আমার সামনে আরো চল্লিশ জন আলেমকে আনা হলো বলা হলো মৌলবীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি নতুবা তোদেরকেও ভুনা করা হবে আগুনে পোড়ানো হবে যেরকম এই চল্লিশ জনকে আগুনে পোড়ানো হচ্ছে ডক্টর টামসন লেখেন আমার সৃষ্টিকর্তার কসম আমার মালার কসম ওই সমস্ত আলেম আগুনে পুড়তে রাজি হলো ইংরেজদের সামনে মাথা নত করতে রাজি হলো না জোরে বলুন সুবাহান আল্লাহ তাদের মুখে ও আমার ভাইয়েরা তাদের মুখে কবিতা ছিল ডরতে নেহি দুনিয়া মে মুসলমানো কে সে জব দৌলত ইমা মিলি উনকো নবী সে কতল করনা है तो कर ले आशिक दिलदार को हम शिकायत जा करेंगे कातबे तकदीर को ये जान तो जानी आनी है इस जान की कोई परवाह नहीं इस गर्ज से जो मक्तल में आया वो सुबह शाम सलामत रहती है ये जान तो आनी जानी है इस जान की कोई परवाह नहीं मर्द मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं কোন মুসলিম জাতি বাতিলের সামনে মাথা নত করে না সার কাটাতে পারে মাথা কাটাতে পারে গর্দান কাটাতে পারে গর্দান ঝুকাতে পারে না ধরে বলেন সুবহান আল্লাহ তারা কবিতা পড়ল আমরা সেই জাতি যারা আল্লাহর নবীর দিন গ্রহণ করেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রহু থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা কোন ইংরেজ শাসনের সামনে মাথা নত করতে পারি না ধরে বলুন সুবাহ আল্লাহ ইংরেজরা এরকম শেষ করে করল এরপরে কি ইসলাম শেষ হয়ে গেছে আল্লাহ বলছেন ইউরিদুন আলিউতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওরা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য এই বাতি যদি কেউ ফুদিয়ে নিবেইতে চায় নিবেইতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণ করে ছাড়বেন ওয়ালাউ কারিহাল কাফিরুন যদিও দুনিয়ার সমস্ত কাফের এহুদি খ্রিস্টান মিলে চেষ্টা করে ধ্বংস করতে পারবে ইংরেজরা পেরেছে বর্তমানে আমেরিকা ব্রিটেন খ্রিস্টান ইহুদি সব মিলে ইসলাম ধ্বংস ধ্বংস করতে পারবে এরপরে ইংরেজরা চিন্তা করে তাহলে কি করা যায় এবারে আবার উইলিয়াম হান্টারদেরকে নিয়ে বসলো তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পুড়িয়ে ফেলেছি তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি আলেমদের হত্যা করেছি এরপরেও কেন ভারতবর্ষ জুড়ে ইংরেজ বিরোধী আন্দোলন দাউ দাউ করে জ্বলে উঠছে তখন ইংরেজরা উইলিয়াম হান্টারেরা করল কি এই যে মাদ্রাসাগুলো আছে ছোট ছোট মাদ্রাসা এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলো যাদের বুকে তিরিশ পারা কোরআন আছে ও আমার ভাইয়েরা এবারে বলল ইংরেজদেরকে বলল তোমরা কাগজের কোরআন পুড়িয়েছ ইটের মাদ্রাসা ধ্বংস করেছ কিন্তু এই যে ছোট ছোট আট দশ বছরের শিশু হাফেজ এদের বুকের মধ্যে তিরিশ পারা কোরআন সংরক্ষিত আছে তোমরা কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরআন ধ্বংস করতে পারবে না জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তাই বলেছেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন সুবাহান আল্লাহ কোরআন হেফাজত করার দায়িত্ব কার পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কাইলে পাহাড় ভাঙ্গে না মাথা ভাঙ্গে ঠিক এরকম এইখানে একটা মাদ্রাসা এসে আমি দেখলাম আজ আচ্ছা মাদ্রাসা কি জীর্ণ শীর্ণ ঘর নাই মেশকাত পর্যন্ত আসে আল্লাহ আকবর আপনারা এই মাদ্রাসাগুলি ভালোবাসবেন এইগুলো ইসলামের দুর্গ এইগুলোকে ভয় পায় কুফাররা এই আর এম সমাজ যতদিন থাকবে অতদিন পর্যন্ত কোন কাফের শক্তি ইসলামকে ধ্বংস করতে পারবে না ঠিক কিনা ইংরেজরা পারল না এইবারে তারা গভীর চক্রান্তি লিপ্ত হল এবারে তারা বলল আমরা মাদ্রাসা ভাঙব না এখন আর মাদ্রাসা গড়ব দালাল তৈরি করব কি তৈরি করব এইবারে তারা আলিয়া মাদ্রাসা কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করেছে মুসলমানরা খ্রিস্টানরা ইংরেজরা তৈরি করে ইতিহাস পড়েন ইংরেজরা মাদ্রাসা তৈরি করলো তৈরি করি শেষ করে নাই ওই মাদ্রাসার প্রিন্সিপাল যাতে ওদের হাতে থাকে নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে এই জন্য এমন শর্ত দিল প্রিন্সিপাল হওয়ার জন্য শিক্ষাগত এই যোগ্যতা লাগবে অভিজ্ঞতা লাগবে এত বছরের ওরা জানে যে মুসলমানদের মধ্যে এই যোগ্যতা সম্পন্ন লোক নাই যার কারণে কলকাতা আলিয়া মাদ্রাসার একজন না দুইজন না পরপর সাতাইশ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান কয়জন এবং সাতাত্তর বছর পর্যন্ত এই কলকাতা আলিয়া মাদ্রাসা পরিচালনা করেছে খ্রিস্টানরা কারা আর সিলেবাস তৈরি করার দায়িত্ব দিয়েছিল ডক্টর ম্যাকলিকে কাকে ম্যাকলি খ্রিস্টান আলেম বোখারি পড়াইতো হাদিস পড়তে জানতো খ্রিস্টান ওই খ্রিস্টান ডক্টর ম্যাকলি সিলেবাস তৈরি করলো তখনই ভাইজান আমাদের ইসলামের গোড়ায় বাস দিয়েছে ইসলামের সর্বনাশ করেছে ওরা ইসলামের অর্থ করেছে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে এইটা ঘুরে যাদের ইসলাম মানে শান্তি এইরকম ভাবে গুরুত্বপূর্ণ আর অনেক পরিভাষার পরিবর্তন করে দিল আর কিছু দালাল তৈরি করলো গোলাম আহমদ কাদিয়ানি সময় সুফি সাপ তারপরে পিস সাপ তারপরে আল্লাহ রলি তারপরে মোজাদ্দেদ তারপরে উনিশশো সালে নিজেকে নবী দাবি করেছে কি দাবি করেছে আমাদের নবীজির পরে কেউ যদি নবুয়াদ দাবি করে সে মুসলমান না কাফের ও আমার ভাইয়েরা ইংরেজরা এই গোলাম কাজ ইনি তৈরি করলো আমি ওই বিষয়ে ওয়াজ করতে অনেক সময় লাগবে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে আসতেছি আমি বলতেছিলাম আজকের ওলামায় আমাদের মনে রাখতে হবে আপনাদেরও মনে রাখতে হবে আমাদের সমাজে অনেকে রবিউল আউ্ল মাস এলে পরে কি করে গেট সাজায় বাতি সাজায় আহালান সাহালান নবীর জন্মে খুশি ভালো কথা আমরাও খুশি আমরা গেট সাজাইলাম আর আহলান সাহালান বললাম নবীর আগমনে আমরা ধন্য মেহমান আসলো এবারে মেহমান বললাম একটু গোসল করবো পানির ব্যবস্থা করো না না আপনার আগমনে ধন্য তবে আমাদের কাছে গোসল করার ব্যবস্থা নাই এরপরে মেহমান বলল আচ্ছা ঠিক আছে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো কষ্ট হয়ে গেছে সফরে কষ্ট হলে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করো না না আপনার আগমনে আমরা ধন্য আমাদের কাছে খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত নাই আমার ভাইজানেরা এইটাকে মেহমানের সম্মান করা হলো আল্লাহর নবী এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছেন ঠিক কিনা ইতিহাস পড়ো আল্লাহর নবী যখন ওহুদের ময়দানে যুদ্ধের জন্য নামলেন সারা জীবন শুনেছ দান দান শহীদ হয়ে গেছে কেমনে শহীদ হইল জানো না মুসলমান একটু আজকে শুনো ভালো করে আমার ভাইয়েরা আল্লাহর নবী ওহুদের ময়দানে যুদ্ধ করার জন্য নামলেন যুদ্ধের ময়দানে নামলেন তার গায়ে লোহার পোশাক লৌহবর্ম মাথায় লোহার টুপি গলায় লোহার জ্বালা লোহার নেট পরা কাফেররা দেখলো যে তরবারি আঘাত করলে কাজ হবে না তীর মারলে কাজ হবে না তাহলে কি করা যায় যদি একটা বড় পাথর মাথায় মারা যায় তাহলে ওই পাথর পড়ার কারণে বসে পড়বে গায়ের লোহা ঢুকে তারপরে মারা যাবে এই চক্রান্ত করে একজন কাফের বোখারি হাতি বলেছে আজকাল কম ওকবাই আমি ময় সবচেয়ে হতভাগা কারণ নবীর মাথায় যে পাথর মারে এর চেয়ে দুর্ভাগার কেউ আছে এই হতভাগা কাফের আল্লাহর নবীর মাথায় একটা বড় পাথর ছুঁড়ে মারল আল্লাহর নবী বসে পড়লেন মাথায় লোহার হেলমেট ছিল লোহার টুপি ছিল হেলমেট যারা পরে দেখেন না দুই দিকে আনতে থাকে আল্লাহ নবীর লোহার টুপির এক পাশ ভেঙ্গে গিয়া আল্লাহ নবীর গাল ভেঙ্গে দাঁতে আঘাত করলো মারের ভিতর ঢুকলো ও আমার ভাইয়েরা একটু দাঁতে কষ্ট হইলে পাগল হয়ে যায় আর আল্লাহর নবী গাল ভেঙ্গে মারির ভিতরে গিয়ে লোহা ঢুকে গেল নবীজির দুইটা দাঁত সঙ্গে সঙ্গে পড়ে গেল লোহাটা ভিতরে রয়ে গেল আল্লাহর নবীর এই লোহা বের করার জন্য যুদ্ধের শেষে একজন সাহাবি দাঁত দিয়ে কামড় দিয়ে জোরে টান দিলেন এত জোরে টান দিতে হলো ওই সাহাবির দুইটা দাঁত পড়ে গেছে লোহাটা বের হলো ঠিকই ওই সাহাবিরও দুইটা দাঁত পড়ে গেছে কি জোরে টান দিতে হলো আর কি শক্তভাবে ঢুকেছিল ও আমার ভাইয়েরা আল্লাহর নবী এত কষ্ট করলেন আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবীকে যখন কুফাররা এরকম পাথর মারছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল না ফিরাইছিলেন কেন ফিরার নাই জানা দরকার আছে না এখন বলবেন যে আল্লাহর নবী আমাদের মতো এত বুজুর্গ ছিল না মনে হয় নাকি আমাদের কষ্ট করা লাগবে না নবী একটু বুজুর্গ কম ছিলেন নওয়াজবিল্লা ঘটনা কি এরকম ভাইয়েরা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘটনা বলছিলাম আমরা প্রায় শুনি নবী দান দান শহীদ করেছেন কেমনে করলেন সে খবর তোমাদের নাই সত্যিকার অর্থে একজন মমিন যদি সত্যিকার নবীকে ভালোবাসে তাহলে তার জন্য এটা অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা আল্লাহর নবী এত কষ্ট করলেন আল্লাহ তারা দেখতেছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরেছিল নাকি ফিরায় নাই কেন একটু শুনে ভালো করে ও আমার ভাইয়েরা আল্লাহর নবী আল্লাহর কাছে আমাদের চেয়ে আমাদের বুজুর্গদের চেয়ে বেশি বুজুর্গ ছিল না কম ছিল বেশি ছিল না কম ছিল আল্লাহর নবীর কাছে যখন ওহি নাজের হতে শুরু করল আল্লাহর নবী কোরআন শরীফকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে আরম্ভ করলেন গুরুত্বপূর্ণ পড়া যদি ছাত্রকে দেওয়া হয় শিক্ষক ভয় দেখায় কালকে সবক শুনাইতে হইবে এরপরে পড়ায় তো ছাত্র ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করে কিনা আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে আরম্ভ করলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ও নবী এই কোরআনকে মুখস্থ করার জন্য আপনার কষ্ট করা দরকার নাই ঠোঁট নাড়াচাড়া করা দরকার নাই লাতু লাবি ইন্না আলাইনা জামাহু হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করা দরকার নাই গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন সুবাহান আল্লাহ নবীর সঙ্গে কি ভালোবাসা ঠিক আছে কিনা আরো সামনে চলুন আল্লাহর নবী রাস্তা দিয়ে চলছেন ম্যাগ এসে ছায়া দিচ্ছে আল্লাহর নবী একদিন গাছের তলায় বসলেন অন্যরা গাছের ছায়ায় বসলো নবীর গায়ে রৌদ্র পড়ে গেল আস্তে গাছটা সরে গিয়ে নবীর গায়ে ছায়া দিল অন্যদের রৌদ্রে পড়ল কি মোহাম্মত নবীর সঙ্গে শুধু এ পর্যন্তই নয় কোরআন পড়া মুসলমান আল্লাহর নবী রাতের বেলায় তাহাজুত পড়তে শুরু করলেন পা ফুলে যাচ্ছে সারা রাত্র এবাদত করছেন আল্লাহ তারা বললেন মুজাম্মিল কুমিল্লাইলা ইল্লা কালিলা হ্যাঁ মুজাম্মিল আপনি রাতের বেলা এবাদত করুন দাঁড়িয়ে থাকুন কিন্তু সারা রাত্র এবাদত করা দরকার নাই আপনি কিছুক্ষণ ঘুমান আবিন কলিলা অর্ধেক অথবা তার চেয়ে কম অথবা একটু বেশি আপনি ঘুমান আপনি কিছুক্ষণ ঘুমাইবেন কিছুক্ষণ এবাদত করবেন সারা রাত্র এবাদত করার আপনার দরকার নাই আপনি যেমন সারা রাত্র এবাদত করলে খুশি হন আমি আল্লাহ তালা আপনাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়ে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে কি ভালোবাসা ঠিক কিনা শুধু এ পর্যন্তই না আল্লাহর নবী একদিন মাস্তিদের নবমীতে বসে সাহাবাহিকের আমদের সঙ্গে আলোচনা করছেন আলোচনার এক পর্যায়ে অমর আব্দুল খত্তাবের আওয়াজ অথবা অন্য কোন একজন সাহেবের আওয়াজটা একটু বড় হয়ে গেল নবীর আওয়াজের চেয়ে বড় আওয়াজে কথা বলল নবীর আওয়াজটা একটু চাপা পড়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন বরদাস্ত করলেন না সঙ্গে সঙ্গে সুরাই হুজুরাত রায়াত নাজর হয়ে গেল আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা হে মুমিনগণ খবরদার নবী আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না নবী আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছ খবরদার এমনটা করবি না এমনটা যদি করো তোদের জীবনের সমস্ত নামাজ রোজা নফল এবাদত ফরজ জেহাদ সবগুলো বাতিল হয়ে যাবে টেরো পাবি না কে বললেন নাজিল হয়ে গেল নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলার কারণে ওহি নাজিল হয়ে গেল শুধু এ পর্যন্তই নয় আল্লাহ রব্বুল আলমিন এই নবীকে যখন পাঠাইবার পরিকল্পনা করলেন ও ভাইজান আমি শুরুতে বলেছিলাম আল্লাহ তালা রুহু জগতে এই দুনিয়াতে পাঠাবার আগে একটা মাহফিল করেছিলেন সেইখানে বলেছিলাম আল্লাহর বিষয় নিয়ে রব নিয়ে কি নিয়ে আরো একটা মাহফিল করেছেন আল্লাহ আর একটা কি করেছেন ওই মাহফিলটা ভাইজান আপনি আমি থাকতে পারি নাই কেমন পর্যন্ত এখন যারা আসবে কেউ ছিল না ওই মাহফিলটা ছিল শুধুমাত্র নবীদেরকে নিয়ে কাদেরকে নিয়ে নবী এবং রসুলদেরকে নিয়েছিল কারণ ছিল কি মাহফিলে পোস্টার করে না এই মাহফিলে পোস্টার করলে হেডলাইনে বড় একটা নাম থাকে বড় মেহমানের ঠিক না আর নিচের দিকে অনেক ছোট ছোট বক্তার নাম থাকে ঠিক না মাহফিল যখন শুরু হয় তখন কি ওই বড় মেহমান আগে আসে না পরে আসে নিচের দিকের গুলো ছোট বছর আগে আসে ঠিক না এটা আজকের মাহফিলে প্রধান অতিথি আছেন কি যেন হ্যাঁ আল্লাহ কি আছে রশিদ আহমদ সাহ তো রশিদুর রহমান সাহেব উনি এখনো আসেন নাই রাস্তায় আসলে আসবেন এখনই প্রধান মেহমান প্রধান মেহমান আগে আসে না শেষে আসে আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়াতের মাহফিল সাজাইলেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহর দিন প্রচারের জন্য ওই মাহফিলে যেই বক্তাদের নাম সেই বক্তাদের নাম হল আদম সফিউল্লাহ মৌসা কালিমুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসারুহুল্লাহ আর ওই পোস্টারের হেডলাইনে যেই নামটা ছিল সেই নামটা হল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমার ভাইয়েরা এবারে দুনিয়ার মাহফিল শুরু হবে এর আগে আল্লাহ তারা নবীদেরকে ডাকলেন সব নবীদেরকে পাল্টা করবে না খবরদার নবীদেরকে শাসাইলেন কি বলে কোরআন শরীফের সুরায় আল ইমরানের একাশি নম্বর আছে আল্লাহ তালা সমস্ত নবীদেরকে একসাথ করলেন এরপর অঙ্গীকার নিচ্ছেন কোরআনে আসছেন শুনো আমি তোমাদেরকে নবুয়াদ দান করবো রে সালাদ দান করব কিতাব দান করব হেকমাত দান করব সব দিব কিন্তু শুনো তোমাদের পরে একজন বড় মেহমান যাবে কি যাবে প্রধান মেহমান যাবেন প্রধান বক্তা যাবেন ওই প্রধান মেহমান সুম্মা যা আকুম রাসুলুম মুসদ্দেকুল্লিমা মাকুম ওই প্রধান মেহমান তোমাদেরকেও সত্যায়ন করবেন তোমাদের স্বীকৃতি দিবেন সেই নবী যখন যাবেন ওই প্রধান মেহমান যখন আসবেন লাতুমিনুন্নাবিহি ওয়ালা তানসুরুন্নাহু আমাদের নবীজির শান আলোচনা হচ্ছে কোথায় কোথায় রহু জগতে আসমানে পাঠাবার আগেই আলোচনা হচ্ছে নবীদেরকে নিয়ে খবরদার ওই প্রধান মেহমান গেলে পরে তোমাদের আর কিছু চলবে না চলবে আমাদের নবী আসার পরে এখন যদি কোনো ব্যক্তি অন্য কোন ধর্ম মানে মুসলমান না কাফের জান্নাতি না জাহান্নামি পরিষ্কার বুঝবেন আমাদের নবীজির আগমনের পরে এখন যদি কেউ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অন্য কোন ধর্ম পালন করে সে মুসলমান না কাফের জান্নাতি না জাহান্নামি আবু তালেবের কাহিনী পড়েন নাই আবু তালেব কি উপকার করল নবীর কিন্তু জান্নাতি না জাহান্নামি ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমীর সমস্ত নবীর সুলদেরকে একাত্র করলেন নবী রসুলদেরকে বললেন তোমাদের মাঝে আমার প্রধান মেহমান যাবে প্রধান রসুল যাবে কিন্তু খবরদার সেই নবী যখন যাবেন লাতু তোমাদের কাজ হল সেই নবীর প্রতি ইমান আনবে তাকে সাহায্য করবে জোরে বলুন সুভান আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছেন এরপরে নবীরা আসতে শুরু করলো আদমান সালাম আসলেন মূসা আসলেন ঈসা আসলেন এব্রাহিম আসলেন এবারে আমাদের নবীজের আগের নবী ইব্রাহিম ঈসা আলাহাম আসলেন তিনি বনি ইসরায়েলদেরকে জড়ো করলেন আমার ভাইয়েরা অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে সেদিকে যাচ্ছি না আমি বলতেছিলাম নবীজির শান এই নবীজিকে যখন এত ভালোবাসা এই নবীজিকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা এই নবীকে যখন তায়েফের ময়দানে ওহুদের ময়দানে পাথর মারা হলো আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিল কেন ফিরান নাই কইবেন যে মনে আল্লাহর সঙ্গে বোধহয় একটু সম্পর্ক নষ্ট হয়ে গেছিল না না তাও হয় নাই আল্লাহ তারা সুরায় অদ্দোহা বলছেন অদ্দোহা সাজা মা মা কলা হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই বলে তাহলে আমাকে এত মারলো তুমি কেন ফিরাও নাই এবারে আল্লাহ তারা বলছেন শুনো আম হাসিব তুমাং তাদখুলুল জান্নাতা ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে এত কষ্ট দিয়েছি কেন শোনো দুনিয়ার কোন ব্যক্তি কোন বুজুর্গ কোন অলি যেন বলতে না পারে আমাদের কষ্ট করা দরকার নাই আমরা ফু দিলে ইসলাম কায়েম হয়ে যাবে আল্লাহ বলছেন হাসিবি তুম জান্নাতা তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করবা দুর্ভিক্ষ দুশ্মনদের দ্বারা ভূমিকম্পের মতো হামলার শিকার হলেন এমনকি স্বয়ং রসুল এবং তার সাহাবিগণ বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য আর কবে আসবে এইরকম কঠিন পরিস্থিতির মোকাবেলা করলেন তারপরে আল্লাহর সাহায্য আসছে কিনা বোঝা গেল নবীর ওই কঠিন সুন্নাতগুলো পালন করতে হবে কিনা না খালি মিটা সুন্নাত পালন করে চলবে ওই লাইলি মজদুমের কাহিনী আপনারা শুনেছেন লাইলির জন্য মজনুন পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে লাইলির একটু দয়া হইল লাইলি করলো কি মজনুনের জন্য ডেলি এক গ্লাস দুধ পাঠাবার ব্যবস্থা করল সকালবেলা যখন দুধ পাঠাবার সময় হইল এলাকার যত ডুপ্লিকেট বাটপার আছে সবগুলো মজনুন বন্ধ দুধ খাওয়ার জন্য লাইলি লাইলি জিকির করে এখন লাইলির পক্ষ থেকে যে দুধ পান করায় সে গিয়ে লাইলিকে বলল যে লাইলি তোমার মজদুন আসলে কয়জন কেন মজদুন তো একজন না না কি বলো হাজার মজদুন দৈনিক মজদুনদের তালিকা ভারী হচ্ছে লাইলি বুঝতে পারল যে দুধ খাওয়ার জন্য নকল মজদুন তৈরি হয়ে গেছে এবারে লাইলি একটা কাম করলো আজকে দুধ নিয়ে যাইবা না পেয়ালা ওইটাই নিয়ে যাইবা আর একটা ছুরি নিয়ে যাইবা মজদুমদেরকে বলবা লাইলি বড় অসুস্থ হয়ে গেছে এখন রক্তের প্রয়োজন মজদুনরা রক্ত দাও তাড়াতাড়ি ঠিক যখন দুধ আসার সময় আসলো দেখে সব লাইল লাইলি জিকি করে মজদুমের কাতার আজকে যে ব্যক্তি দুধ নিয়ে আসে সে এসে ঘোষণা করলো ও মজদুমের দল শুনো আজকে লাইলি কিন্তু দুধ পাঠায় নাই লাইলি অসুস্থ হয়ে পড়েছে রক্তের প্রয়োজন মজদুমদের রক্ত দিলে তারপরে ভালো হবে তাড়াতাড়ি রক্ত দেওয়া শুরু করো এবারে লাইলির পাগল মজদুমদের কাতার খালি হয়ে গেল সব দৌড় দিল আর বলল হাম দুধ পিনে ওয়ালে মজনুন হে হ্যাঁ, খুন দেনে ওয়ালে নেই হে হ্যাঁ। আমরা দুধ পান করার মজনুন কিনা রক্ত দেওয়ার মজনুন না অবসমান সাহাবাইকেরাম দুধ পান করার মজনুন ছিল না রক্ত দেওয়ার মজনুন ছিল আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন আর ওই সময় একজন বড় বুজুর্গ ছিল পীর ফোজাইল ইবনে আয়াস তিনি তখন মক্কা মদিনায় থাকতেন আবদুল্লাহ বিন মুবারক বড় বহল মহাদ্দিস বড় আলেম যুদ্ধের ময়দানে কষ্ট করছেন দিন কায়েমের লড়াই করছেন লোকেরা বলল হুজুর আপনি এত বড় আলেম আপনি কেন যুদ্ধের ময়দানে বসে কষ্ট করছেন আপনি তো ইচ্ছে করলে ওই ফোজাইল আয়াজের মতো মক্কা মদিনায় থাকতে পারেন এক রাকাতে লক্ষ রাকাতের সব পাইতেন জমজমের পানি পান করতে পারতেন বাইতুল্লাহ তো আফ করতে পারতেন কেন খামাকে এত কষ্ট করছেন এবারে ফোজাইল আয়াজ মক্কায় থাকে আবদুল্লাহ মোবারক যুদ্ধের ময়দানে আছেন ওইখান থেকে কবিতা লেখলেন ফজারে নায়াজকে উদ্দেশ্য করে একজন লোক হজে যাবে তার কাছে কবিতাগুলো লেখে পাঠাইলেন এই কবিতাটা গিয়ে মক্কায় ওই যে এবাদত করতেছে সুফিজি ফজাইলে আয়াসের হাতে তুলে দিবা কবিতাটা কি ছিল এভাবে ছিল শোনেন কি লেখছে লাও তানা লালিমতা আন্নাকা তালাবু ও হে মক্কা মদিনার আবেদ মক্কা মদিনায় বসে ইবাদত করছো এক রাকাতে লক্ষ রাকাতের সব পাচ্ছ জমজমের পানি পান করতে পারছ বাইতুল্লাহ তোয়াফ করতে পারছ ঠিক আছে বুঝলাম এগুলো অনেক বড় দামি ইবাদত কিন্তু তুমি যদি এইরকম সবাই যদি ওই রকম গিয়ে গোপনে ইবাদত করত তাহলে আল্লাহর নবীর দিন জীবনে কায়েম থাকতো না ঠিক কিনা সবাই যদি জঙ্গলে গিয়ে ইবাদত করা শুরু করে আর মক্কা মদিনে গিয়ে আবাদত করা শুরু করে তাহলে কি আল্লাহ নবীর দিন সমাধে থাকবে এই জন্য লেখলেন হে মক্কা মদিনার এবাদতকারী তুমি যদি আমাদেরকে দেখতা তালা তা আন্না কাবিলে এবাদাতে আবু তাহলে তুমি বিশ্বাস করতা তুমি যা করছো ওখানে বসে বসে ওটা একটা পাগলামি আমাদের এবাদতের তুলনায় তোমার এটা খেলনা ছলনা ছাড়া কিছুই না আল্লাহ নবীর দিন ধ্বংস হয়ে যাচ্ছে মুসলমানদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করছে মুসলমানদের প্রথম কেবলাই ইহুদি দখল করে আছে আর তুমি বসে বসে ওখানে বসে এবাদত পান করছো জমজমের পানি পান করছো এক রাখাতে লক্ষ রাখাদের সব পাচ্ছ জেনে রাখো মানকানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতা তুমি যখন এবাদত করতে বসো তোমার যখন জজবা আসে তখন তোমার চোখের পানি দিয়ে গিরিবা ভিজে যায় আর আমাদের অবস্থা কি শুনো আমরা যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জজবা আসে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের শরীরগুলো ভিজে যায় জোরে বলুন সুবাহ আল্লাহ এ হল তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য তুমি চোখের পানি দিয়ে ভিজে যাও আর আমরা আমাদের মাথার রক্ত দিয়ে চেহারার রক্ত রক্ত দিয়ে ভিজে যায় জোরে বলুন সুহান আল্লাহ এরপর আরো লেখলেন রে তুমি যখন এবাদত করতে বসো আতরের সুগন্ধি লাগাইয়া তারপরে বসো ভালো কথা আমার নবী আতর খুশবু ব্যবহার করতেন ভালো কথা কিন্তু আতরের জন্য কোন জান্নাতের গ্যারান্টি নাই আর আমাদের আতর কি শুনবা রিহুল আবির লাকুম ওয়া আবিরুনা রাজুস সানাবিকি গুবারুল আতিয়াবু যুদ্ধের ময়দানের ধুলা বালু এবং গোড়ার পায়ের আঘাতে পাথরের সঙ্গে আঘাত লেগে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায় ওই আগুনের স্ফুলিঙ্গ আর ধোয়া বালু ওইটা হলো আমাদের আতর গোলাপ ধরে বলুন সুভার আল্লাহ তোমার আতরের জন্য জান্নাতের গ্যারান্টি নাই কিন্তু আমাদের আতরের জন্য কি আছে জান্নাতের গ্যারান্টি আছে তোমাদের ঘোড়াগুলো তোমাদের হাতিয়ার তোহফা পীর সাহের ডিব্বা লাঠি গাঠি বস্তা মানুষের দেওয়া হাদিয়া তোফা এইগুলো টানতে টানতে ক্লান্ত হয়ে যায় আর আমাদের ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় ধরে বলেন সুহার আল্লাহ জেনে রাখো তুমি যত বড় পীর হও না কেন তোমার জানাজার সময় তোমার কাপড় চোপড় খুলে ফেলবে ঠিক কিনা গোসল দেওয়াবে আর আমি শহীদ হলে আমার কাপড় চোপড় খুলবে না আমার জামা কাপড় সহ আমাকে গোসল দিবে না আমার এই অবস্থায় কবর দেওয়া হবে কারণ কেয়ামতের মাঠে যখন শহীদরা উঠবে জখম নিয়ে যখন উঠবে তখন হাদিসে বলা হয়েছে তাদের ইয়াসরবুদ্দামান জখমগুলো তাজা হয়ে যাবে আবার রক্তগুলো জর্জর করে ফুটতে থাকবে রংটা হবে রক্তের রং গ্রানটা হবে মেশকাম্বারের জোরে বলুন সুবাহ আল্লাহ ও আমার ভাইয়েরা এইরকম কম যখন রক্ত নিয়ে উঠবে সেই মিছিলে স্বয়ং আল্লাহর নবী নিজে উঠবেন কারণ নবীরও দান দান শহীদ হয়েছিল কিনা রক্তাক্ত হয়েছিলেন কিনা আবু করমর ওসমান সমস্ত সাহাবি কেউ নিহত হয়েছেন শহীদ হয়েছেন কেউ আহত হয়েছেন কামতের মাঠে যখন নবীদের মিছিল উঠবে শহীদদের মিছিল উঠবে যুদ্ধের ময়দানে যারা রক্তাক্ত হয়েছিল তাদের মিছিল উঠবে সেই সময় আমরা আমাদের রক্তগুলো নিয়ে সেই মাঠে হাজির হব জোরে বলেন সুবাহ আল্লাহ এইরকম লেখলেন এরপরে লেখলেন শুনো তোমার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হবে কারণ তুমি জগৎ বিখ্যাত পীর বুজুর্গ লক্ষ লক্ষ মুরিদ তোমার আছে কিন্তু জেনে রাখো আমার জানা যায় হয়তো কোনো লোক আসবে না ভয় পাবে জেনে রাখো তোমার জানা যায় লোকের দরকার আছে তুমি মরে গেছো আর আমি আল্লাহর রাস্তায় শহীদ হলে আমি মরি নাই আমি জীবিত জোরে বলুন সুভাদ আল্লাহ কোরআনে বলা আছে ওয়ালা তাকুলু লিমাইয়ু কোতালু ফি আমুয়াত যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যায় তোমরা ওদেরকে মৃত্যু বলো না ওরা আল্লাহর কাছে জীবিত ধরে বলেন সুহার আল্লাহ এই জন্য আল্লাহ নবী নিজেও বলতেন আমার মনে চায় আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই আবার যুদ্ধ করি আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আল্লাহর নবী বারবার কথা বলেছেন বোঝা গেল এই যে কঠিন সুন্নাত এগুলো আমাদের পালন করা দরকার আছে কিনা আমার ভাইয়েরা আল্লাহর নবী যেই দিন কায়েমের জন্য রক্ত দিলেন যে কোরআনের বিধান কায়েমের জন্য রক্ত দিলেন সেই বিধানকে আমাদের সমাজে আছে নবীর সুন্নাত কে দেশে আছে নবী বললেন ডান দিক দিয়ে চলো এরা কয় না ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে চলো গাড়ি চলো বাম দিক দিয়ে নবী বললেন রাইট লেফট ডান বাম এলাকায় লেফট রাইট লেফট রাইট ঠিক না সব জায়গায় উল্টা মুসলমানদের সব কাজ হবে ডান দিক ভালো কাজগুলো ডান দিক থেকে এরা করে উল্টা দিক থেকে সব জায়গায় রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিনকে ধ্বংস করা হয়েছে সব জায়গায় ইসলাম আছে কোথায় ইসলাম আছে এই জন্য বলেছি সব জায়গায় তাওহিদ এক আল্লাহর বিধান কায়েম করতে পারে রাজি আছে কিনা ইনশাআল্লাহ এইরকম যদি কায়েম করতে পারে নিজের মধ্যে এবং সমাজে সেই মুসলমানদের ধ্বংস করার ক্ষমতা কারো আছে ইতিহাস পড়ুন হাজ্জাজ বিন ইউসুফ যদিও জালেম বাদশা ছিল কিন্তু অনেক ভালো কাজও করেছে এই যে কোরআন শরীফ পড়ি আমরা নকতা লাগাইল কে লাগাইছে জানেন হাজ্জাদ ইউসুফের সময় এই হাজ্জাদ ইউসুফের সময় রোম সম্রাটের দরবারে একজন মুসলমানের গালে কাফেররা থাপ্পড় মেরে আনন্দ উল্লাস করছিল ওই মুসলমান তখন ওইখানে বসে চিৎকার মারল হাজ্জাদ ইউসুফ মুসলমানদের শাসনকর্তা হয়ে বসে আছো আর আমি একজন মুসলিমের গালে রোমের দরবারে বসে থাপ্পড় মেরে কাফেররা উল্লাস করছে আনন্দ করছে কামতের মাঠে আল্লাহর দরবারে কি জবাব দিবে তৈরি হয়ে যাও ওইখানে মুসলমানদের গোয়েন্দা ছিল মুসলমানদের গোয়েন্দা হাজ্জাদ ইউসুফের কানে কথাটা পৌঁছাইল ইতিহাস সাক্ষী হাজ্জাজ এমনি ইউসুফের ঘুম হারাম হয়ে গেল যুদ্ধের সমস্ত কমান্ডারদেরকে ডাকলো বলল এই তোমার বাইতুল মালের চাবি যত টাকা লাগে পয়সা লাগে অস্ত্র লাগে সব তোমাদের জন্য দেওয়া হলো আমি চাই রোম সম্রাটের দরবারে বসে যেই মুসলমানের গাড়ে থাপ্পর মেরেছে ওই মুসলমানটাকেও আমার দরবারে আনতে হবে আর যেই কাফেরটা থাপ্পর মেরেছে ওকেও আমার দরবারে ধরে আনতে হবে ও আমার ভাইয়েরা মুসলমান কমান্ডো বাহিনী বারবার চেষ্টা করে ঠিকই সফল হল ওই মুসলমানকে আনা হলো এবং মুসলমানের গালে যেই কাপড়টা থাপ্পের মেরেছিল সে কাফেরকে আনা হলো এবারে হাজ্জাদ ইউসুফ ওই মুসলমান ব্যক্তিকে বলল দেখো রোম সম্রাটের দরবারে বসে তোমার গালে যে ব্যক্তি থাপ্পড় মেরেছিল সে হল এই কাফের তুমি তার গালে একটা থাপ্পর মেরে প্রতিশোধ নিয়ে নাও মুসলমানটা তার গালে তাপ্পর মেরে প্রতিশোধ নিয়ে নিল এবারে এবারে মুসলিম হাজ্জাদ ইউসুফ বললেন ও কাফের আমি তোকে হত্যা করব না তোকে রোম সম্রাটের দরবার পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করছি শুন রোমের দরবারে গিয়ে বার্তা পৌঁছে দিবি মুসলমানদের গালে থাপ্পর মেরে আনন্দ উল্লাস করতে কাউকে দেওয়া হয় না মুসলমান বরদাস্ত করে না মুসলমান তার প্রতিশোধ নিয়ে ছাড়ে এই খবরটা রোমের দরবারে পৌঁছাইয়া দেওয়ার জন্য তোকে ছেড়ে দিচ্ছি জোরে বলুন সুভার আল্লাহ আর এখন সেই মুসলমানদেরকে নিয়ে কাফেররা আনন্দ উল্লাস করছে হত্যা করছে ঠিক না মুসলমানদেরকে ইতিহাস পড়ুন না আফ্রিকা বিজয় করেছিলেন সাহাবির নাম কি তার এক বিন্দিরা সাহাবিন প্রথম গেছিলেন ইতিহাস সাক্ষী যখন সামনে নদী ওই পর আফ্রিকা পর্যন্ত চলে গেলেন সামনে নদী এবারে তিনি বললেন সাথীদেরকে ও সাহাবিরা তোমরা কি ইসলাম এই নদীর এই পার পর্যন্ত পৌঁছাইবা নাকি আরো ওপারে পৌঁছাইবা সাহাবিরা বললেন তুমি তো কমান্ডার তোমার ইচ্ছা যেটা সেইটি আমরা মানব বলেন আমি ওই নদীর ওই পার পর্যন্ত ইসলাম পৌঁছাইতে চাই বলে তাহলে ঘোড়া তোমরা নদীতে নামিয়ে দাও সাবাইকরাম রাতের অন্ধকারে নিজের ঘোড়া উটগুলোকে ওই গভীর সমুদ্রে ছেড়ে দিল না নামিয়ে দিল কবি একবার বলেছেন দস্ত তো দস্ত হ্যাঁ দরিয়া ভি না ছোড়ে হামনে বাহারে জুলমত মে ঘোড়া দৌড়ে দিয়ে হামনে স্থল তে স্থল আমরা অন্ধকার সমুদ্রকেও ছাড়ি নাই গভীর রজনীতে আমরা সহজ সমুদ্রের মধ্যে আমাদের ঘোড়া চালিয়েছি একটা ঘোড়া হারালো না একটা উঠারায় হারায় নাই একজন সাবি মরে নাই আফ্রিকার ওপারে পার হয়ে উঠে গেল এবারে আফ্রিকার সরকার দেখল এইগুলো তো দেবদেবী এইগুলোর সঙ্গে ঝগড়া করে লাভ নাই জঙ্গলের কাছে থাকতে দাও জঙ্গলের বাদ ভল্লুক এইগুলো খেয়ে শেষ করে ফেলবে অমুসলমান ইতিহাস পড়ো ওই কমান্ডার সাহাবি সঙ্গীদেরকে বলল এই জঙ্গলের পাশে একটা মঞ্চ তৈরি করো আফ্রিকার লোকেরা বলল পাগল জঙ্গলের সামনে মঞ্চ তৈরি করে কিসের ভাষণ দিবে কাকে শোনাবে অত শোনাবে মঞ্চ যখন তৈরি হয়ে গেল ওই সাহাবি কমান্ডার মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিতে লাগলেন ও জঙ্গলের বাঘ লোকেরা শোনো আমরা আল্লাহর নবীর সৈনিক আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এসেছি আমাদের জন্য এই জঙ্গলে থাকার ব্যবস্থা করা হয়েছে তোরা আমাদের জন্য এই জঙ্গলটা খালি করে অন্যত্র চলে যা আমার ভাইয়েরা ইতিহাস সাক্ষী ঘোষণা দিতে মাত্র দেরি হল ওই জঙ্গলের বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ আর ভল্লুকের কাতারে ভল্লুক সাপের কাতারে সাপ বিচ্ছুর কাতারে বিচ্ছু প্রত্যেকটা স্বতন্ত্র দলে দল দিয়ে তারা ময়দান ত্যাগ করে চলে গেল হুকুম কার হুকুম মানে কার জঙ্গলের পশু পক্ষে হুকুম মানে কার মুসলমানদের জন্য আল্লাহ তারা সবগুলো তাবে করতে পারেন কিনা এই সিলেটের ইতিহাস পড়েন না শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন আসলেন তখন এই বরাক নদী সুরমা নদীর সমস্ত খেয়া পাড়া পাড়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক কিনা এরপরে তিনি কি করেছিলেন সঙ্গীদেরকে বললেন তোমরা এই সমুদ্র যার হুকুমে চলে তার হুকুমে বিসমিল্লা বলে নদীতে নেমে যাও নদী পার হয়ে গেছিলেন কিনা অ মুসলমান জাতি আজকেও যদি তোমরা আল্লাহর সেই দিন কায়েম করতে পারো তাও সেই দিন কায়েম করতে পারো আল্লাহর হুকুম পালন করতে পারো যুগে যুগে আল্লাহ রাব্বুল আলমিন যেরকম মমিনদেরকে সাহায্য করেছেন এখন সাহায্য করতে পারেন কিনা তবে শর্ত একটাই শর্ত কি একটা শর্ত শর্ত হচ্ছে ইমানটা মোকাম্মাল তাও হিট ভিত্তিক হতে হবে কি হতে হবে সেরেক মুক্ত ইমান হতে কি হতে হবে আজকে আমাদের দেশে মানুষের মধ্যে অনেক শিরিক ঢুকে গেছে অনেকে আছে আল্লাহর নবী কিনে বাড়াবাড়ি করা আমরা নবীদের বিশ্বাস করি আল্লাহর পরে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম কি মানুষ আরে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে তাহলে মানি দ্বারা এই যে আল্লাহর পরে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি তার নাম কি কিন্তু তাই বলে কি আল্লাহর সঙ্গে মিলান যাবে আল্লাহ হলেন খালেক বাকি সব কি মাখলুক বাকি সব কি এখন দেখবেন আমাদের দেশে অনেক বাড়াবাড়ি অনেক ছাড়াছাড়ি এই জন্য বউকে মহাব্বত করতে হবে আবার মাকেও মহাব্বত করতে হবে তাই বলে মাকে মহাব্বত করতে গিয়ে বউ ডাকা যাবে আর বউকে মহাব্বত করতে মা ডাকা যাবে বরং অলিদেরকে অলির জায়গায় নবীদেরকে নবীর জায়গায় আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে ঠিক আছে কিনা ও আমার ভাইয়েরা এই নবীর মোহাব্বত যদি করতে চাও নবী যেই দিন কায়েম করে গেছেন নবী যে সুন্না প্রতিষ্ঠিত করে গেছেন ওইটার উপর অটল থাকতে হবে কিনা আল্লাহর নবী দীর্ঘ তেইশ বছর পর্যন্ত এই কোরআন প্রচার করে নির্যাতন সহ্য করে যখন বিদায় হদের ভাষণ দিচ্ছিলেন সেই সময় তিনি গোটা সাহাবাই কেরামদের ইঙ্গিত করে বলেন আমার সাহাবিরা শোনো কামতের মাঠে তোমাদেরকে যেমন জিজ্ঞেস করা হবে আমাকেও জিজ্ঞেস করা হতে পারে কারণ আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন হে রসুল আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এইটা সম্পূর্ণ মানুষের কাছে পৌঁছাইয়া দেন আল্লাহ নবীকে হুকুম দিচ্ছেন কে সব পৌঁছাইয়া দেন আল্লাহর নবী সব পৌঁছাইছেন কিনা না কিছু গোপন করেছেন আমার ভাইয়ের ইতিহাস পড়ুন আল্লাহর নবী সাহাবাহিক রামদের ইঙ্গিত করে বলেন শোনো আল্লাহ তারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন এই কোরআন পৌঁছাবার জন্য বলো আসাক্ষীরা আমি কি পৌঁছেছি আলাহ হাল বাল্লাক্তু আমি কি পৌঁছেছি